السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين আমরা গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলাম যে এই সপ্তাহে ইনশা আল্লাহ মৃত ব্যক্তির বিধিবিধান সম্পর্কে আলোচনা হবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টা মানুষের আবেগের সঙ্গে সম্পৃক্ত সাধারণত যুগ যুগ ধরে যেভাবে মানুষ চলে আসছে এটার প্রতি এক ধরনের আবেগ জন্মে গেছে এখন আর বিপরীতটা শোনাটা অনেক সময় মানুষের জন্য কষ্টকর হয়ে যায় তারপরও যতই কষ্টকর হোক না কেন মুমিন তো সেই ব্যক্তি যে হকের কথা শুনলে নির্দ্বিধায় তা মেনে নেয় হকের সামনে আত্মসমর্পণ করে তো এই বিষয়ের আলোচনার ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব রিসার্চের উপর পুরোপুরি নির্ভর না করে এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আকাবির ওলামায় দেওবন্ধের প্রথম সারির যারা ছিলেন বিশেষ করে হাকিম উম্মদ মুজদ্দেদ মিল্লা শাহ আশাফ আলী থানই রহমতুল্লাহ আলাই মুফতি শফি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাকু উসমানী সাহেবের শেখ ডক্টর আবদুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা আব্দুর রৌফ সাহারবি রহমতুল্লাহ আলী তাদের ফতোয়া এবং বিশ্লেষণের আলোকেই পুরো আলোচনাটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ যার কারণ এগুলো আমাদের কোনোটাই একান্ত ব্যক্তিগত মতামত নয় আর এটা ব্যক্তিগত মতামত দেওয়ার জায়গাও নয় তো যেই বিষয়গুলো আলোচনা করা হবে যেহেতু এটা দেওবন্দের প্রথম সারির আলেমদের স্বীকৃত মত সুতরাং এই যুগের কোনো মাদ্রাসার কোনো আলেমের মতের সঙ্গে যদি এটা না মিলে তা আমাদের দেখার বিষয় না এই ভূমিকাটার প্রয়োজন এজন্য কেউ আবার আলোচনা শুনে মনের মধ্যে এই প্রশ্ন উত্থাপন করতে পারে বা মনের মধ্যে আসতে পারে যে অমুক হুজুর তো দেখেছে এরকম করে অমুক হুজুর তো দেখেছে এরকম বলে তো বর্তমান যুগের কে কে করলো আর কে কী বললো এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হলো কোরআন এবং সুন্দর মূল নির্দেশনা কী এবং এক্ষেত্রে ফতোয়া কী মানুষ তো কত কিছুই করতে পারে এটার উপর নির্ভর করে তো আর আমাদের চলা সম্ভব না আমাদের চলতে হবে কোরআন এবং সুন্নার উপরে তো এই ভূমিকাটা মাথায় রাখলে ইনশাল্লাহ আশা করি মূল বিষয়টা বোঝা অনেকটা সহজ হয়ে যাবে আমাদের সকল আবেগের উপর রসুলের সুন্নাহকে স্থান দেওয়া মুমিনের অপরিহার্য দায়িত্ব কোরআনের মধ্যে সুরাতুল হাসরের আয়াত আল্লাহ তালা বলেন ওমা আতা কুমুর রসুল ফাহুদু ওমা নাহা কুম আনহু ফান্তাহু রসুল তোমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা গ্রহণ করে নাও আর রসুল যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো তার মানে গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে রাসুল সেটা করেছেন বা করেননি যদি রাসুল করেন আমারও উচিত সেই কাজ করা যদি রাসুল না করেন সেই ব্যাপারে নিষেধ করে থাকেন আমাদেরও উচিত সেটা বর্জন করা গত বছরের ঘটনা একদিন জুম্মার সালাদ শেষ করে মসজিদ থেকে বের হব এক লোক দেখি দুই হাতে দুটো জিলাপির ব্যাগ নিয়ে সামনে এসে বলছে যে আজকে আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী তো তার জন্য মিলাদ শরীফ পড়তে হবে আমি বললাম আমাদের এখানে কোনো মিলাদ হয় না মিলাদ পড়াতে চাইলে অন্য মসজিদে যান সে বলল না অমুক হুজুর আমাকে পাঠিয়েছেন তো এখন তার মান সম্মানেরও বিষয় এখানে সম্পৃক্ত হয়ে গিয়েছে আবার তার মান সম্মান বাঁচানোর জন্য আমরা কোনো বেদাতেও লিপ্ত হতে পারি না তো জিনিসটা আমার কাছে খারাপ লাগলো যেটা কিভাবে কীভাবে সম্ভব যে আরেকজন তাকে পাঠিয়েছে কিন্তু যেই পাঠাক না কেন আমাদের শরীয়ত আমাদের সবার উপরে এমনকি আমাদের বাবার মায়ের চাইতেও শরীয়ত বেশি মর্যাদার বিষয় তাই আমি বললাম ঠিক আছে যদি কেউ পাঠিয়েই থাকে তাকে অনুরোধ করতে পারেন তিনি এসে দেওয়ার ব্যবস্থা করুক কিন্তু আমি এতে কখনোই শরিক থাকবো না এবং কর্তৃপক্ষের সঙ্গে আমি এই মর্মেও চুক্তিবদ্ধ না যে আমাকে কোনো বেদাতি কার্যক্রমে জড়িত হতে হবে তো যার কারণে আপনাদের বিষয় আপনারা বোঝেন কে বলেছে তাকে ডেকে আনেন আমার দেখার বিষয় না বের হয়ে চলে গেলাম তো এরপর আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি আর সামনে আসেনি তো প্রতিটা মানুষের কানে যেই ব্যক্তির কানে এখনো হকের দাওয়াত পৌঁছায়নি অন্তত একবার তার কানে হকের দাওয়াত পৌঁছে দেওয়া এটা আলেমদের অপরিহার্য দায়িত্ব এজন্য আমরাও চেষ্টা করেছি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বদাই সচেষ্ট থাকা যার জন্য বহুত রকম বাধা এসেছে বিপদ এসেছে অনেক কিছুর সাক্ষী হয়তো আপনারা নিজেরাও তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যে হকের ব্যাপারে যাতে আপোষ অন্তত না হয় এমনকি দীর্ঘ এক বছর পর্যন্ত রাজবাড়ির এমন এলাকা মনে হয় কমই আছে যে এলাকায় একবার হলেও কখনো কথা বলিনি এরকম এলাকা মনে হয় কমই আছে এবং এমন শ্রোতাও কম আছে যারা দিনের সঙ্গে সম্পর্ক রাখে কিন্তু কখনোই আলোচনা শোনেনি খুবই কম আমার ধারণা অনুসারে দীর্ঘ এক বছর পর্যন্ত চেষ্টা করেছি হকটা আদায় করার সর্বশেষ এই বছর এসে সিদ্ধান্ত নিয়েছি যে ডিসেম্বরের পরে রাজবাড়িতে আর কোনো প্রোগ্রাম করব না জুম্মা চালু থাকবে ইনশাআল্লাহ জুম্মায় যারা শরিক হয় তারা তো অবশ্যই ইনশাআল্লাহ আমি যেখানেই থাকি না কেন যত দূরেই সফর থাকুক না কেন জুমায় অবশ্যই শরিক থাকবো বাকি জুমা ছাড়া আলাদাভাবে কোনো মাহফিল কোনো প্রোগ্রামে ডিসেম্বরের পরে আর শরিক হওয়ার নিয়ত নেই ইনশাআল্লাহ যেহেতু একবার পৌঁছানো হয়ে গিয়েছে দায়িত্ব আদায় হয়ে গিয়েছে আশা করি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব না তো এখন যেই বিষয়গুলো আলোচনায় এখন আসেনি বা বাকি রয়ে গিয়েছে যেগুলো ইমানের সঙ্গে সম্পৃক্ত আকিদা কুফুর শিরিক বা বেদাতের সঙ্গে সম্পৃক্ত এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের জমায় আলোচনা হয়ে যাবে তো এবার ফিরে আসি মূল বিষয়ে একজন ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় পড়ে যায় শয্যাশায়ী হয়ে আছে তখন তার মাইতের উত্তরসূরি যারা থাকে আত্মীয় স্বজন পরিজন যারা নিকটে থাকে তাদের উপর একটা জরুরি দায়িত্ব হলো তাকে কালিমার তালকিন দেওয়া তালকিন বলা হয় তার পাশে দাঁড়িয়ে স্বাভাবিক আওয়াজে খুব জোরেও না খুব আস্তেও না স্বাভাবিক আওয়াজে কালিমায় শাহাদত আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুলু এই কালেমা অথবা কালেমায় তো ইবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালেমা পড়া তার পাশে দাঁড়িয়ে পড়তে থাকবে তাকে পড়ার আদেশ দেবে না কারণ মুমূর্ষ অবস্থা খুব বিপজ্জনক একটা অবস্থা সেই সময় মানুষের অনেক কষ্ট হতে থাকে আপনি তাকে আদেশ দিচ্ছেন এই ভাই তুমি কালেমা পড়ো তো দেখা গেল কষ্টের কারণে নিজের উপর নিয়ন্ত্রণ না রেখে সে বলে ফেললো আরে কিসের কালেমা রাখো আমার কষ্ট হচ্ছে অনেক যদি এই কথা বলে তার ইমানের কি অবস্থা হবে কিন্তু এই যে অবস্থা হলো এর জন্য দায়িত্ব আপনি তো আপনি যদি তার পাশে দাঁড়িয়ে কালেমা পাঠ করেন আর সেই ব্যক্তির অন্তরে যদি কালেমা থাকে তার স্মরণে চলে আসবে আমি তো একজন মুসলমান আমার তো এই সময়ে কালেমা ভোলা উচিত না মুখ থেকে কালেমা পাঠ করা উচিত তো যদি সে প্রকৃত অর্থে মুসলমান হয়ে থাকে এবং সারা জীবন কালেমার সঙ্গে সম্পর্ক থেকে থাকে তাহলে আপনার বলতে হবে না সেই ব্যক্তি নিজের থেকেই কালেমা পাঠ করে নেবে একবার যদি কালেমা পাঠ করে তাহলে আপনার আর পুনরায় তালকিন দেওয়ার প্রয়োজন নেই এবার আপনি চুপ থাকতে পারেন তবে কালেমা পাঠ করার পর সেই ব্যক্তি যদি দুনিয়াবি কোনো কথা আবার বলে ফেলে উদাহরণস্বরূপ সে পানি চাইল অথবা পরিবার পরিজনকে কোনো ওসিয়াত করলো যে কোনো ধরনের কোনো দুনিয়াবি কথা বলল তাহলে তালকিন আবার করতে হবে কারণ হাদিসের মধ্যে আছে মানকানা আখির কালামিহিলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইল্লাল্লাহ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তো এজন্য চেষ্টা করা উচিত যে তার সর্বশেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয় এবং যখন একবার তালকিন সমাপ্ত হয়ে যায় তখন পরিবার পরিজনেরও উচিত না তাকে দুনিয়ার কোনো কথা আবার বলা বা জিজ্ঞেস করা বা তার সঙ্গে কোনো বিষয় শেয়ার করা বরং তাকে আপন অবস্থায় রেখে দেওয়া উচিত যেন তার সর্বশেষ কালিমা এই কালিমায় তৈবা বা কালিমায় শাহাদাতি হয় আর একটা বিষয় এখানে লক্ষণীয় হাদিসে যে বলা হয়েছে যে সর্বশেষ কথা যদি লাইলাহ ইল্লাল্লাহ হয় জান্নাতে প্রবেশ করবে এর অর্থ এটা না যে কোনো ব্যক্তি শেষ অবস্থায় যদি লাইলাহ ইল্লাল্লাহ মুখ থেকে উচ্চারণ করতে না পারে জাহান্নামি হবে অর্থ এটা না কোনো কোনো মানুষ হতে পারে সে জন্মগত বোবা কেউ হতে পারে বোবা ছিল না কিন্তু মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে গিয়েছে কথা আর বলতে পারছে না কারো জবান তো বন্ধ হয়নি কিন্তু কষ্ট এত বেশি হচ্ছে সড়ক দুর্ঘটনার কারণে বা অন্য কোনো কারণে সে এমন একটা অবস্থা উপনীত হয়েছে যেই সময় কালেমা মুখ থেকে উচ্চারণ করার মতো অবস্থা তার নেই তো মূল বিষয় হলো ভেতরে ইমান আছে কিনা যদি ভেতরে ইমান থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে মুখের কালেমা হলো ভেতরের ইমানের একটা সাক্ষ্য কারণ মুখে সেই ব্যক্তিই কালেমা বলতে পারে সাধারণভাবে যার ভেতরে ইমান থাকে আবু তালেম লাহ বলতে পারেনি কেন কারণ ইমানের দুটো অংশ একটা হলো সত্যকে মেনে নেওয়া আর একটা হলো মিথ্যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা একটা হলো আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আর একটা হলো তাগতকে প্রত্যাখ্যান করা আবু আলেম আল্লাহর সামনে তো আত্মসমর্পণ এক অর্থে করতে পেরেছিল যে ইসলামকে সত্য জানত রসুলকে সত্য নবী হিসেবে চিনত কিন্তু সে তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেনি লোকে কি বলবে মানুষ কি সমালোচনা করবে এই দিক থেকে তার নজর ফেরাতে পারেনি যার কারণে তার ভেতরে যতটুকু একটা অংশ থাকুক না কেন মুখে আর সে ইমানের ঘোষণা দিতে পারেনি তো মূল বিষয় হলো ভেতরে ইমান আছে কিনা কেউ যদি মৃত্যুর সময় কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে অথবা শুধু আল্লাহ আল্লাহ বলে তাহলে এর দ্বারা এটা প্রমাণিত হয় না যে সে জাহান্নামে যাবে না বরং আমরা আশা করি সে জান্নাতেই যাবে তো লাইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ এটা না যে একমাত্র এই কালেমাটা পাঠ করলে জান্নাতে যাবে আর মুখ থেকে এই কালেমা বের না হলে জাহান্নামে যাবে অর্থ এটা তো যেটা বলছিলাম তালকিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তালকিন করানোর জন্য কোনো মূল্যাবংশে ভাড়া করে আনতে হবে জরুরি না আপনি নিজে তো কালেমা জানেন মুসলমান সমাজে এমন কোন ব্যক্তি আছে যে কালেমা জানে না ইল্লা মাশা আল্লাহ দুই চারজন এমন থাকে কিন্তু স্বাভাবিকভাবে সবাই কালেমার সঙ্গে পরিচিত তো আপনি নিজেই কালেমার তালকিন করবেন যে পাশে থাকবে সেই কালেমার তালকিন করবে লোক ভাড়া করে এখানে আনতে হবে না আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় অনেক সময় এমন হয় একজন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পড়ে আছে আশপাশে বিশেষ করে মহিলারা এসে এমনভাবে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতে থাকে এই দৃশ্য দেখে সেই ব্যক্তি আর নার্ভাস হয়ে যায় তার নিজের কষ্টের কারণে সে যতটা পেরেশানিতে আছে আত্মীয় স্বজন স্ত্রী মা বোন তাদের কান্নাকাটি দেখে আরো বেশি পেরেশান হয়ে যায় অনেক সময় এগুলোর কারণেও দেখা যায় কালেমার দিকে সে যে কালেমা নিয়ে ভাববে ইমান নিয়ে চিন্তা করবে এই সুযোগই তার হয় না সে খুব পেরেশানির মধ্যে পড়ে যায় এজন্য রসুল হাদিসের মধ্যে বলেন লাইসা মিন্না আমান দরাবাল খুদুদ আও সাক্কাল জুয়ুব আও দা বিদাওয়াল জাহিলিয়া ওই ব্যক্তি আমার উন্মতি না যেই ব্যক্তি গাল চাপড়ায় গাল চাপড়াক আর পিঠ চাপড়াক উদ্দেশ্য হলো শোক প্রকাশের জন্য যে আচরণগুলো করে কখনো বুকে আঘাত করে পিঠে আঘাত করে গালে আঘাত করে সেই ব্যক্তি আমার উন্মতি না যেই ব্যক্তি গাল চাপড়ায় কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এবং এই জাতীয় বিভিন্ন জাহেলি যুগের কথাবার্তা মুখ থেকে উচ্চারণ করে সে আমার উন্মতি না তো এটা মৃত্যুর আগে করুক মৃত্যুর পরে করুক মৃত্যু বার্ষিকীতে করুক যখনই করুক রসুল বলছেন সে আমার উন্নত না সেই হাদিস তো এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য আপনি হুসাইনকে স্মরণ করতে গিয়ে আশুরার দিন দশই মহারাম আপনি এই আচরণগুলো করেন তো আপনি তো মহব্বত প্রকাশের জন্য করছেন কিন্তু হাদিসের সঙ্গে স্পষ্ট সাংঘর্ষিক হচ্ছে আপনি ভাবছেন অনেক বড় আমল করে ফেলছেন আসলে আমল করছেন না জাহেলিয়াতের কাজ করছেন তো মৃত্যুর আগেও এগুলো করা যাবে না মৃত্যুর পরেও করা যাবে না পরবর্তীতে স্মরণ করেও করা যাবে না হ্যাঁ অন্তরের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই অন্তরে কষ্ট আসবে সেই কষ্ট প্রকাশের জন্য চোখ থেকে পানি ঝরতে পারে এতে আপত্তি নেই কারণ এর উপর মানুষের নিয়ন্ত্রণ নেই আপত্তি হলো এই গালে আঘাত করা চিৎকার চেঁচামেচি করা জোরে জোরে আওয়াজ করা এটার উপর চোখ থেকে পানি আসবে অন্তর ব্যথিত হবে এর উপর কোনো আপত্তি নেই কিন্তু চোখ থেকে পানি ঝরলেও মুখ থেকে বের হবে ইন্না ইল্লাহি বা ইন্না ইলাই রাজহম কারণ হাদিসের মধ্যে আছে যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায় আল্লাহ তালা ফেরেস্তাকে পাঠিয়ে দেন যাও দেখে আসো সে মুখ দিয়ে কি বলছে আল্লাহ তো খুব ভালো করে জানেন কি বলছে তারপর আল্লাহ ফেরেস্তাকেও সাক্ষী রাখতে চাচ্ছেন ফেরেস্তা আল্লাহর সামনে বলে যে হ্যাঁ আল্লাহ আপনার অমুক বান্দা ইস্তার যা ইস্তার যা অর্থ হলো ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা হে আল্লাহ আমরা সকলে আপনারই জন্য এবং সকলে একদিন আপনার কাছেই ফিরে যাব কেউ দুদিন আগে কেউ দুদিন পরে আজ আমার চোখের সামনে দিয়ে আমার ছেলে চলে যাচ্ছে কাল তো আমারও ডাক চলে আসবে এই দুনিয়া তো আসল ঘর না আসল ঘরে গিয়ে মিলিত হব শীঘ্রই আপনার সঙ্গে আমাদের মোলাকাত হবে তো যখন ফেরেস্তা এই রিপোর্ট আল্লাহর সামনে পেশ করে আল্লাহ বলেন কি ব্যাপার তোমরা আমার বান্দার কলিজার টুকরার প্রাণ সংহার করেছ আর সে মুখ থেকে এই বাক্য বলেছে তাহলে যাও জান্নাতের ঠিক মাঝখানে এই বান্দার জন্য একটা ঘর বানাও আর সেই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম প্রশংসার ঘর কারণ এই বান্দা বিপদের মুহূর্তেও আমাকে ভোলেনি আমি আল্লাহ তাকে ভুলব না রসুল্লাহ সাল্লাহ ইসলামের ছেলে ইব্রাহিম যখন মৃত্যুবরণ করে রসুলের চোখ থেকে পানি ঝরছে এক সাহাবি এসে জিজ্ঞেস করছে ইয়া রসুল্লাহ আপনার চোখ থেকে পানি ঝরছে রসুল বললেন ইন্নাল আইনা লা তাদমা ওয়া ইন্নাল কলবা লা ইয়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাতিকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন নিশ্চয় চোখ অশ্রুসিক্ত হয় নিশ্চয় অন্তর ব্যথিত হয় কিন্তু কোনো অবস্থায় আমরা এমন কথা বলি না যেই কথার কারণে আমার রব নারাজ হয় হে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত কত সুন্দর আদবের সঙ্গে সবগুলো দিক ঠিক রেখে রাসুল শোক প্রকাশ করছে এভাবে শোক প্রকাশে দোষ নেই দোষ হলো জাহেলিয়াতের আচরণ করার মধ্যে তো প্রথম করণীয় হলো তালকিন করা আর যদি কেউ কোরআন তেলাওয়াত করতে পারে উচিত তো ছিল প্রতিটা মুসলমানে কোরআন তেলাওয়াত করতে পারবে বাংলা বই পড়তে পারে ইংরেজি বই পড়তে পারে চাইনিজ ভাষাও শিখে ফেলে হিন্দি উর্দু এগুলোও তার ঠোটস্থ কিন্তু কোরআনের ব্যাপারে এত আপত্তি কেন তো যদি কোরআন তেলাওয়াত করতে পারে উচিত হলো ইয়াসিন তেলাওয়াত করতে থাকা যাতে তার মৃত্যু যন্ত্রণা অনেকটা লাঘব হয় তার কষ্ট অনেকটা কমে আসে তো পাশে ইয়াসিনও তেলাওয়াত হতে থাকবে আর ক্যালেমার তালকিন চলবে যদি একবার ক্যালেমা বলে ফেলে তাহলে তার সামনে আর ক্যালেমার তালকিনের দরকার নেই তবে যদি দুনিয়ার কোনো কথা বলে আবারও তালকিন করতে হবে যেন শেষ কথা কালেমা হয় দ্বিতীয় বিষয় হলো যখন কালেমার তালকিন সমাপ্ত হবে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পর প্রথম কাজ হলো তার চোখ তার মুখ বন্ধ করে দেওয়া যাতে করে পরবর্তীতে চোখটা খোলা থেকে না যায় চোখ মুখ যদি খোলা থাকে এটা পরবর্তীতে চোখ খোলা থাকলে দেখতেও ভয়ঙ্কর লাগে মুখ খোলা থাকলে মাটি এবং অন্যান্য জিনিসও ভেতরে প্রবেশ করতে পারে এজন্য প্রথমেই চোখ এবং মুখ বন্ধ করে ফেলা উচিত আর মাথা আর এই যে চোয়ালের এই অংশটা জোরে একটা কাপড় বেঁধে দেওয়া উচিত যেন পরবর্তীতে মুখটা না খুলে যায় এর পাশাপাশি পা দুটো সোজা করে দেওয়া এবং পা দুটো যথাসম্ভব কাছাকাছি নিয়ে আসা আর কাছাকাছি আনার পর যাতে আবার পুনরায় সরে না যায় এজন্য পায়ের অংশটা প্রয়োজনে একটু বেঁধে দেওয়া যাতে এই অংশটা স্থির থাকে একভাবে থাকে এবং মাইয়াতের উপর কোনো প্রকার চাপ প্রয়োগ না করে যদি কেবলামুখী করা সম্ভব হয় সেটাও করে ফেলা তো এগুলো তো আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে অনেকেই হয়তো করে থাকে এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো মাইয়েতের কাফন দাফনে কোনো বিলম্ব না করা যতটুকু সময় না হলেই নয় ততটুকু তো সময় চলেই যাবে কিন্তু অতিরিক্ত সময় ক্ষেপণ না করা উদাহরণস্বরূপ একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো এখন কাফনের কাপড় কিনতে হবে গোসলের ইন্তজাম করতে হবে তো এই কাজগুলো করতে স্বাভাবিক যতটুকু সময় লাগে ততটুকু সময় ব্যয় করতে দোষের কিছু নেই কিন্তু এতে অতিরিক্ত সময় ক্ষেপণ করা বা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করা এটা উচিত না বরং জায়েজ না হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম স্পষ্ট বলেন বিল জানাজা তোমরা জানাজা দ্রুত দ্রুত সম্পন্ন করে ফেলো কেন ফাইন তাকু সালিহাতান ফাখাইরুন তোকাদ্দিমুন আহা কারণ সেই ব্যক্তি যদি নেককার হয় তাহলে তাকে তার আসল ঘরে জলদি জলদি পৌঁছে দিচ্ছ আর যদি সেই ব্যক্তি নেককার না হয় আর সেই ব্যক্তি যদি নেককার না হয় বদকার হয় তাহলে জলদি জলদি তাকে নিজেদের ঘাট থেকে নামাচ্ছ ঝামেলা দূর করছো তাহলে উভয় অবস্থায় তাকে জলদি কবরে পৌঁছে দেওয়ার মধ্যে তোমার জন্য কল্যাণ যদি সে জান্নাতি হয় তাহলে অযথা তাকে দুনিয়ার মধ্যে কেন ফেলে রাখছো সে যত তাড়াতাড়ি সেই কবরের মধ্যে সাহিত হবে তার জান্নাতের নিয়ামতের সঙ্গে সেই কবরের কানেকশন হয়ে যাবে তার জন্যই কর আর যদি বদকার হয় তাহলে আপদ ঘরে রাখার কি দরকার জলদি জলদি তাকে রেখে আসো হাদিসটা বুখারি এবং মুসলিম উভয় গ্রন্থে বর্ণিত হয়েছে তো এই কারণে কাফন দাফনে মোটেও বিলম্ব করা উচিত না অন্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেন ইদা মা তাহাদুকুম ফালা তাহবিসু যখন কেউ মারা যায় তাকে আটকে রেখো না ওয়াসরি বিহি ইলা কাবরিহি জলদি জলদি তাকে তার কবরে পৌঁছে দাও হাফিজ ইবন হাজার রহমতুল্লাহ আলী বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বাড়ির মধ্যে বলেন এই হাদিসের সনদের মান হল হাসান অর্থাৎ হাদিসটা গ্রহণযোগ্য তাহলে উভয় হাদিসের আলোকে স্পষ্ট দেখা যাচ্ছে রসুল আদেশ করছেন শুধু রসুলের কাজ না রসুলের আদেশ হলো জলদি জলদি মৃত ব্যক্তিকে তার কবরে পৌঁছে দেওয়া এমনকি ফুকাহে কেরামগন বলেন মৌসুয়া আতে ফিকিয়ার মধ্যে লেখা রয়েছে ইউস্তাহাবুল ইসরাউ বিতাজহিজিহি কুল্লিহি মিন ইমাউতিহি যখন মৃত্যুবরণ করে তার কাফন দাফনে জলদি জলদি কাজ করাটাই মুস্তাহাব এমনকি فلو جهز الميت صاب صبيحة الجمعة يكره تأخير الصلاة عليه ليصلي عليه الجمع العظيم যদি শুক্রবার দিন সকালে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে অযথা তাকে সকালবেলায় কাফন মানে কাফনের কাজ শেষ গোসল কাফন এবং অন্যান্য আয়োজন শেষ তো অযথা তাকে জুম্মা পর্যন্ত ফেলে রাখা জুমার নামাজের পর যদি জানাজা পড়ি অনেক লোক নামাজ পড়তে পারবে এটা জায়েজ হবে না তো আজ সাধারণত কিন্তু এরকমই হয় আমাদের দেশে ভাবে যে বড় জামাতে নামাজ পড়লে ফজিলত তো বাড়বে তো একদিকে তো ফজিলত বাড়ানোর চিন্তা কিন্তু আরেকদিকে যে আপনার ক্ষতি হচ্ছে হাদিসের স্পষ্ট লঙ্ঘন হচ্ছে সুন্দর খেলাফ হচ্ছে এদিকে কোনো পরোয়া নেই হ্যাঁ তবে এখানে একটা অবকাশ দেওয়া হয়েছে যদি এমন হয় যে দশটা এগারোটা বেজে গিয়েছে এখন যদি আমরা তার জানাজা এবং দাফনের ব্যবস্থা করি কিছু মানুষ হয়তো জুম্মা ছুটে যাওয়ার আশঙ্কা আছে কবরে নামাবে ঘরে ফিরবে গোসল করবে এরপর জুম্মায় শরিক হবে যদি আশঙ্কা হয় তাহলে ভিন্ন কথা তাহলে জুম্মার পর আদায়ের সুযোগ আছে কিন্তু যদি এমন হয় আটটা নয়টায় ব্যবস্থা হয়ে গিয়েছে বা দশটা সাড়ে দশটায় ব্যবস্থা হয়ে গিয়েছে এবং তাকে আমরা কবরে রেখে খুব সহজেই ঘরে ফিরে গোসল করে মসজিদে আসতে সক্ষম তাহলে অযথা তাকে সেই জুম্মার পর পর্যন্ত ফেলে রাখা মাইয়েতের জন্য কষ্টের কারণ আপনি তো মহব্বতের কারণে করতে চাচ্ছেন কিন্তু যার জন্য করছেন সে আপনার বাবা হোক আপনার মা হোক তার কষ্ট হচ্ছে তো এই জন্য এই কাজ করা উচিত না কোনো অবস্থায় উচিত না জানাজার নামাজ তিনজন ব্যক্তি যদি থাকে জানাজার নামাজ আদায় করা যায় জামাত হয়ে যায় এমন না যে এক হাজার লোক হতে হবে দশ লাখ লোক হতে হবে এর মধ্যে কোনো ফজিলত নেই যখন কোনো ব্যক্তি মারা যাবে সেই খবরটা জানিয়ে দিতে হবে সবাইকে আত্মীয় স্বজনের মধ্যে যেভাবে জানানো সম্ভব আপনি ঘোষণা করেন মাইকে ঘোষণা করেন ফোন করে জানান অন্য কোনোভাবে প্রচার করেন দোষের কিছু নেই কিন্তু এর জন্য আলাদা সময় ক্ষেপণ করা যাবে না কাফন দাফনের পর যতটুকু সময়ের মধ্যে তারা চলে আসতে সক্ষম যারা আসতে সক্ষম আসবে যারা আসতে সক্ষম না আসবে না হ্যাঁ কখনো যদি এমন হয় যে মাইয়েতের কোনো একেবারেই নিকটাত্মীয় দূরে রয়েছে তার জন্য আধা ঘন্টা বিশ মিনিট অপেক্ষা করলেই সে চলে আসবে তাহলে এই অল্প সময় অপেক্ষা করা নিষেধ না এত দোষের কিছু নেই কিন্তু যদি এমন হয় ঢাকা আছে অথবা দেশের বাইরে আছে তার ফিরতে ফিরতে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেগে যাবে তাহলে তার জন্য অপেক্ষা করা যাবে না আর খবরটা জানানো উচিত এজন্য হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তির জানাজার মধ্যে নির্ধারিত পরিমাণ লোক হাদিসটা আমরা উল্লেখ করছি একটু পরে আল্লাহ নির্ধারিত পরিমাণ লোক উপস্থিত থাকবে এরপর তারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তাদের দোয়া কবুল করা হয় যেমন হাদিসের মধ্যে আছে আয়েশা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিন ইয়াবলুগুন আন ইয়াকুনু মিআহ ইয়াশফাউনা ইল্লা শুফিউ ফি যদি কোনো মাইয়েতের জানাজার মধ্যে মুসলমানদের একটা দল সালাত আদায় করে জানাজার নামাজ আদায় করে যাদের সংখ্যা একশো জন হয় তারা যদি সেই মাইয়েতের জন্য সুপারিশ করে তাদের সুপারিশ কবুল করা হয় এই বর্ণনাটি নাসাই শরীফের উনিশশো একানব্বই নম্বর হাদিস এবং তিরমিজির উনত্রিশ নম্বর হাদিস তো এজন্য অযথা সময় ক্ষেপণ করা ছাড়া যদি মাইয়েতের এই খবরটা আশপাশে প্রচার করা সম্ভব হয় এবং কোনো বিলম্ব ছাড়াই লোকজন সমবেত হয় তো দোষের কিছু নেই কিন্তু এর জন্য আলাদা করে বিলম্ব করার কোনো সুযোগ নেই মুসলিম শরীফের নয়শো আটচল্লিশ নম্বর হাদিসে এসেছে আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ আনহুর আজাদকৃত গোলাম কুরাইব বলেন যে আবদুল্লাহ বিন আব্বাসের সময়ে এক ব্যক্তি মৃত্যুবরণ করলো করার পর তিনি কুরাইবকে জিজ্ঞেস করলেন ইয়া কুরাইব উমজুর মাজতামা আলহ মিনান নাস হে কুরাইব দেখো কি পরিমাণ লোক সমবেত হয়েছে জানাজা আদায় করার জন্য কালা ফাখারাজত ফাইদা নাসুন কাদ ইজতামাউ লাহু ফাখবারতুহু আমি গিয়ে দেখে এসে তাকে বললাম হ্যাঁ মোটামুটি কিছু লোক উপস্থিত হয়েছে তখন তিনি বললেন যে কয়জন হবে তখন সে বলল হুম আর বাউন চল্লিশ জন হবে কালা নাম তিনি বললেন হ্যাঁ ঠিক আছে কালা আখরিজু এখন তোমরা লাশ নিয়ে আসো ফাইনি সামিয়াত রসুল আল্লাহ সাল্লাহ আলী হাসলাম ইয়াকুল কারণ আমি রসুলকে নিজকানে বলতে শুনেছি মা মিন রজুলিন মুসলিমিন ইয়ামুত ফায়াকুম আলা জানাজাতিহি আরবাউন রাজুলান লা ইউশরিকুন বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহ ফি কোন ব্যক্তির জানাজায় যদি এমন চল্লিশ জন ব্যক্তি উপস্থিত হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না এই মুশরিকের দল উপস্থিত হয়ে লোক বাড়ানোর মধ্যে ফজিলত নেই আজকাল তো মানুষ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে ভাবে দূরে গিয়ে জানাজা আদায়ের ব্যবস্থা করব এলাকায় সমালোচনা হবে তাহলে মুশরিক ইমাম দিয়ে নামাজের ব্যবস্থা করি আরে করে কি না এরকম মনে কষ্ট নেওয়ার কিছু নেই সে জানে তার ইমাম স্পষ্ট শিরকে লিপ্ত এমন শিরিক যে শিরকে লিপ্ত হলে ইমান থাকার কথা না তারপর এলাকার ইমাম না হলে কি বলবে পরে মাইন্ড করবে সমালোচনা হবে তার দ্বারাই নামাজ আদায় করি আরে ভাই এই ব্যক্তি তার এই আপনার মাইয়েতের জন্য আল্লাহর কাছে যত দোয়াই করুক না কেন মুশ্রিকের দোয়ার কি ভ্যালু আছে তো মুসলিমের হাদিসের মধ্যে সেই মুসলিমের হাদিস বলা হচ্ছে যে চল্লিশ জন ব্যক্তি উপস্থিত হয় কেমন চল্লিশ যারা আল্লাহর সঙ্গে সেই আন কোনো জিনিসকে শরিক করে না কোনো মূর্তিকেও শরিক করে না কোনো কবরকেও শরিক করে না কোনো পীরকেও শরিক করে না কাউকে শরিক করে না একমাত্র আল্লাহকেই ইলা হিসাবে মানে তো এমন ব্যক্তি যদি তার জন্য সুপারিশ করে তাদের সুপারিশ কবুল করা হবে তাহলে চল্লিশ জন আর একশো জন মাইকে যদি ঘোষণা দেই চল্লিশ আর একশোর থেকেও সংক্ষিপ্ত বেশি হয়ে যায় তাহলে অযথা দুই দিন লাশ ফেলে রাখা তারপর বিভিন্ন জায়গায় নিয়ে জানাজার ব্যবস্থা করা লাখ লাখ লোক সমবেত করা ধান্দা করা এটাকে মিডিয়ার কাভারেজ বানানোর একটা ফিকির করা এবং এই জিনিসকে ক্রেডিটকে বিক্রি করে পরবর্তীতে নিজের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা এগুলো কোনোটা ইসলামী দৃষ্টিভঙ্গি না সুতরাং অযথা বিলম্ব করার সুযোগ নেই কোনো মৃত ব্যক্তির আত্মীয় যদি দূরে থাকে লন্ডনে আছে আমেরিকা আছে কানাডা আছে দেশে ফিরতে গেলে আট ঘন্টা দশ ঘন্টা বা একদিন লেগে যাবে অনেক সময় লাশ ফ্রিজিং করে রাখা হয় রাখে কেন এরকম যে লাশ যেন পচে গলে না যায় ফুলে না যায় পরবর্তীতে তারা এসে জানাজায় শরিক হবে যে শেষবারের মতো চেহারা যেন দেখে আরে দুনিয়ায় শুধু এক নজর চেহারা দেখার জন্য তুমি এই মৃত ব্যক্তিকে কষ্ট দিচ্ছ তাকে জলদি জলদি তার আসল ঘরে পৌঁছে দাও জান্নাতে চিরকালের জন্যও তো দর্শন লাভ করতে পারবে তাহলে অযথা তোমার বাবা তোমার মা তাকে কষ্ট দেওয়ার কি দরকার সারা জীবন তো কষ্ট কম দাওনি এখন মারা যাওয়ার পরে এখনো কষ্ট দিচ্ছ নিজের একটা খাহেস মেটানোর জন্য এক নজর দেখলে মৃত ব্যক্তির ফায়দা না তোমার ফায়দা তোমার মন একটু ভালো লাগবে নিজের একটু ভালো লাগার জন্য তাকে কষ্ট দেওয়া কত বড় নেমো খারাপই হতে পারে এজন্য মোটেও বিলম্ব করবো না যদি এমন হয় বৃহস্পতিবার শেষ রাত্রে মৃত্যুবরণ করেছে সকাল সকাল কাফনের ব্যবস্থা হয়ে গেল গোসল হয়ে গেল তাহলে আমরা তখনই জানাজা সালাত আদায় করে ফেলব অযথা জুম্মার পর অথবা ইস্তেমার মাঠে মৃত্যুবরণ করেছে এখন আখেরি মোনাজাতের পর তার জন্য নামাজ পড়ে দোয়া করতে হবে এর কোনো ফজিলত নেই এরপর তৃতীয় বিষয় হল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন আচ্ছা এই বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা দিই আমাদের সমাজে প্রচলিত হলো যখন কোনো ব্যক্তি মারা যায় তো দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন আসে জানাজায় শরিক হয় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে হয় আপনারা বলেন দেখি অনেক রকমই হয় অনেক ক্ষেত্রে এমন হয় যে মাইয়েতের ঘরেই রান্না হয় কখনো রান্নাটা সেই দিনই হয় দূর থেকে হয়তো দশটার সময় এসে জানাজের শরিক হয়েছে দুপুরের খানার ব্যবস্থা মাইয়েতের ঘরেই করা হয় কখনো ওই দিন করা হয় না তিন দিন পরে করা হয় কখনো সাত দিন পরে দশ দিন পরে চল্লিশ দিন পরে আয়োজনটা কারা করে মাইয়েতের ফ্যামিলিরাই করে করে কিনা এরকম এই ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা জানা দরকার রসুল্লাহ সাল আলী আসলামের চাচাতো ভাই জাফর তৈয়ার রদিয়াল্লাহ আনহু এক যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন তো যেই দিন তার কাফন দাফন জানাজার ইন্তজাম হবে রাসুল তার নিজের পরিবারের লোকদেরকে আদেশ দিলেন আলি ফাকাদ তোমরা জাফরের ফ্যামিলির জন্য খাবার রেডি করো কারণ তাদের এখন ব্যস্ততার সময় তাহলে এই হাদিসের আলোকে বুঝে আসে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের দায়িত্ব হলো সেই দিন অর্থাৎ যেই দিন কাফন দাফন এবং অন্যান্য কাজ হবে সেই দিনের খাবারের ব্যবস্থা করা তবে এই ব্যবস্থা আবার এত উন্নত মানের করতে হবে না যে আপনার আলাদা করে বিয়ের অনুষ্ঠান আবার আমাদের দেশে সেই তথাকথিত খতনার অনুষ্ঠান এগুলোর পেছনে যেরকম খরচ করে বিশাল আয়োজন করে এখানে সেরকম করতে হবে না বরং এটা তো একটা আর উপহাসের মতো হয়ে যাবে একদিকে তারা শোকের মধ্যে আছে আর একদিকে আপনি পোলাও কোরমা এই সেই পুরো এক বিয়ের অনুষ্ঠানের মতো আয়োজন করলেন এই আয়োজন করে একদিকে তো উপহাস আর এই প্রথা চালু হয়ে গেলে মানুষ খাবার দিতেও ভয় পাবে সে ভাববে আমার তো এত সামর্থ্য নেই তো নিয়ম হলো সাদাসিধা খাবার পাঠাবে খুব উন্নতও না আবার খুব বেশি মাঠাও না যে খেতে পারে না স্বাভাবিক খাবার এবং পরিমাণটা একটু বেশি হবে যথাসম্ভব পরিমাণ বেশি হলে কি হবে যে আত্মীয় স্বজন যদি দূর থেকে কেউ আসে সবাই তো আর আশপাশের না কেউ দূর থেকে হয়তো এসেছে রংপুর থেকে সিলেট থেকে ময়মনসিংহ থেকে তো তাদেরও যেন এক বেলার খাবারের একটু ব্যবস্থা হয়ে যায় তো ব্যবস্থাটা করবে পাড়া প্রতিবেশীরা মাইয়েতের আত্মীয় স্বজনরা না তো এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার এবার আসেন যদি কোনো সমাজে এরকম প্রচলন দেখা যায় যেই দিন মারা যায় সেই দিনই অথবা তার তিন দিন পর সাত দিন পর দশ দিন পর চল্লিশ দিন পর মাইয়াতের ফ্যামিলির পক্ষ থেকেই একটা রেওয়াজ রয়েছে যে তার পক্ষ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এর কি হুকুম আমি শুরুতে ভূমিকা দিয়ে এসেছি যার কারণে আশা করি কথাগুলো হজম করাটাও সহজ হবে এগুলো কোনোটা আমার একান্ত ব্যক্তিগত মতামত না যে এখন গিয়ে আমার পেছনে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কিছু নেই বা অন্য কারো থেকে ভিন্ন ফতোয়া সংগ্রহ করেও লাভ নেই এটা ফতোয়াবাজির বিষয় না এটা স্বীকৃত বিষয় যার উপর বহু আগেই ঐক্যমত্য হয়ে আছে নতুন করে ঐক্যমত্য গড়ার কোনো প্রয়োজন নেই এই ক্ষেত্রে মূল বিষয় হল মাইয়েত ব্যক্তি তার ফ্যামিলি যারা রয়েছে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের পক্ষ থেকে যদি খাবার দাবারের আয়োজন করা হয় এর মধ্যে পাঁচ ধরনের খারাপই পাওয়া যায় কয় ধরনের ভালো কি পাওয়া যায় সেটা পরের বিষয় পাঁচ ধরনের সমস্যার দিক এর মধ্যে রয়েছে নেতিবাচক দিক রয়েছে কি কি এক নম্বর দিক হলো রাসুলের আদেশ ছিল পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে তারা আয়োজন করবে এই মৃত ব্যক্তির পরিবারের জন্য এখন তারা করছে উল্টোটা তারা আয়োজন করছে পাড়া প্রতিবেশীর জন্য অন্যান্য আত্মীয় স্বজনের জন্য তো রাসুলের আদেশ ছিল একটা তারা করছে আর একটা আদেশের স্পষ্ট বিপরীতটা হয়ে যাচ্ছে এটা হলো প্রথম সমস্যা যে মুসলমান সব ক্ষেত্রে খুঁজে খুঁজে সে দেখবে রাসুল কি বলেছেন যেটা বলেছে সেটা করবে কোনো ক্ষেত্রে এমন বের হওয়ার কি দরকার যেই ক্ষেত্রে রাসুল বলেছেন একটা সে করছে আর একটা সে ভাবছে এটা উত্তম তার মানে কি রাসুল অনুত্তমটা বলে গিয়েছেন অর্থ তো এটাই দাঁড়ায় আপনি বলছেন এটা মানবিকতা এটা সৌজন্যবোধ এটা সামাজিকতা এটা এই এটা সেই তার মানে রাসুল বোঝেননি কোনটা মানবিকতা কোনটা সামাজিকতা তার বুঝের স্বল্পতা ছিল আপনি এসে বাকিটা পূরণ করে দিচ্ছেন রাসুল যেটা বলেছেন সেটাই সৌন্দর্য সেটাই আদব সেটাই শিষ্টাচার সেটাই সৌজন্যবোধ সেটাই মানবিকতা সেটাই সামাজিকতা রাসুলের নির্দেশিত সামাজিকতার বাইরে গিয়ে অন্য কোনো সামাজিকতা পালন করা মুসলমানের স্বভাব হতে পারে না প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হলো দাওয়াত খাওয়ানো হয় খুশি উপলক্ষে যেমন অলিমার ব্যবস্থা করা হয় অলিমা কোন দিন করা হয় বাসর রাতের পরের দিন তো বাসর রাতের মতো সুখ জীবনে দ্বিতীয়বার আসে না তাহলে এই সুখ পালন উপলক্ষে দ্বিতীয় দিন অলিমার আয়োজন করা হয় রসুলও বলেছেন আউলিম ওলাও বিশাতিন তুমি অলিমার আয়োজন করো যদি একটা ছাগলের দ্বারা হয় তবুও তো ছাগলের দ্বারা হয় অর্থ কি দুই ব্যাখ্যা করা যায় যেই ব্যক্তি দুইভাবে গরিব এবং বড় লোক দুই ব্যক্তির ক্ষেত্রে বিবেচনা করা যায় যে হয়তো সর্বনিম্ন ছাগল বা সর্বোচ্চ ছাগল ছাগল যার মনে করেন সামর্থ্য বেশি অথবা সামর্থ্য কম দুই ব্যক্তির ক্ষেত্রে দুইভাবে ব্যাখ্যা করা যায় তুমি অলিমার আয়োজন করে একটা ছাগল দিয়ে হলেও করো অথবা তোমার সামর্থ্য কম তাহলে একটা ছাগল ম্যানেজ করে হলেও তুমি একটা করো তো অলিমার আয়োজন করা হয় কেন খুশি উপলক্ষে আরও যতগুলো দাওয়াতের বিষয় দেখবেন তো দাওয়াতটা হলো মূলত খুশি উপলক্ষে করা হয় কিন্তু একজন ব্যক্তি মারা গেছে এটা কি খুশির বিষয় যে আমার বাবা চলে গিয়েছে আর এর থেকে বড় খুশি কি হয় লাখ লাখ টাকার কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম একদিনে কোনো প্রকার চেষ্টা মেহনত ছাড়া এটা কি খুশির বিষয় নাকি তাহলে দাওয়াতের আয়োজন ইসলাম দিয়েছে খুশির ক্ষেত্রে দুঃখের ক্ষেত্রে না আজকাল উল্টে গেছে ভিন্ন কথা রাসুলের শোক পালন করবে বারোই রবিউল বল ভালো কথা এখন তবারকের আয়োজন করে সিন্নির আয়োজন করে রাসুলের শোক প্রকাশ করে আরে যদি তোমার ভেতরে শোকই থাকে এই দিন তো তোমার মুখে দানা পানিও ঢোকার কথা না খাবার খেতে যাইবে তোমার বাবা মৃত্যুবরণ করলে যা হয় স্ত্রী মরলে যা হয় ভেতরে খাবার ঢোকে না পানি ঢোকে না তো রাসুলের এত শোক যখন তোমার ভেতরে তা তুমি এত আবার জিলাপি না দিলে আসো না কেন তো এটা আবার কেমন শোক যেই শোকে মিষ্টিমুখ করা হয় শোক তো মিষ্টিমুখ করার জায়গা না শোক তো হলো কাঁদতে কাঁদতে একবার তুমি হার্ট ফেল করবে একবার অজ্ঞান হয়ে পড়ে যাবে লোকেরা গিয়ে মাথায় পানি ঢালবে আবার উঠবে আবার রসুলের শোকে কান্নাকাটি করতে করতে পাগল হয়ে এদিক সেদিক ছুটতে থাকবে এটা নয়তো হতে পারতো কিন্তু এ আবার কেমন শোক তো যেটা বলছিলাম ইসলাম দাওয়াতের বিধান দিয়েছে সুখ পালনে না শোক পালনে সুখ পালনে তো শোকের ক্ষেত্রে দাওয়াত এটা ইসলামের দৃষ্টিভঙ্গির খেলা দুই তিন নাম্বার তৃতীয় বিষয় হল রাসুল সারা জীবন চেষ্টা করেছেন সব ক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য এড়ানোর জন্য এমনকি আশুরার রোজা রসুল বলেছেন দশ তারিখ তো আশুরার রোজা এক কাজ করো হয়তো আগে একদিন বা পরে একদিন আরেকটা রোজা অ্যাড করে নাও সো ও কাবলা হুয়াউমান আবাদা তার পূর্বে অর্থাৎ মহরমের নয় তারিখ অথবা তার পরে মহরমের এগারো তারিখ আরেকদিন রোজা অ্যাড করে রাখো কেন ফাখালিফু ফুফি হিলিয়াহুদ এর দ্বারা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো একটা এবাদত করার ক্ষেত্রেও রাসুল দেখছেন যে এবাদতের পন্থা যদি এমন না হয়ে যায় যেটা অমুসলিমদের সঙ্গে মিলে যায় তো ইসলাম সব ক্ষেত্রে চেষ্টা করেছে বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য এড়ানোর জন্য যার কারণে এমন কাপড় চোপড় পরিধান করা বৈধ না যেটা অমুসলিমদের প্রতীক সেটা ক্রুশ হোক অথবা ওই যে তাদের ফাদাররা মাথার মধ্যে যে বিশেষ এক ধরনের টুপি পরে সেই টুপি হোক অথবা অন্য কোনো হোক যেই কাপড়গুলো তারা পরে তাদের প্রতীক সেগুলো মুসলমানদের জন্য পরা জায়েজ নাই তো সব ক্ষেত্রে সাদৃশ্য এড়ানো হয়েছে মুশ্রিকদের সাদৃশ্য কাফেরদের সাদৃশ্য বেদাতিদের সাদৃশ্য ইসলাম সব ক্ষেত্রে শিক্ষা দিয়েছে তো এই যে কোনো ব্যক্তির মৃত্যু উপলক্ষে খাবার দাবারের আয়োজন করা এটা হলো একটা হিন্দুয়ানি সংস্কৃতি চল্লিশা পালন হোক তিন দিন হোক কুলখানি এই যে প্রথাগুলো আছে এগুলো সেই মদিনা থেকে আসেনি মক্কা থেকে আসেনি রাসুল এবং সাহাবি তাবে তাবে তাবে ইমামদের থেকে আসেনি হিন্দুদের থেকে এসেছে তো আপনার কালেমা কি লাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ নাকি লাহ ইল্লাহ হিন্দু রসুল্লাহ আপনি রাসুল যদি মোহাম্মদুর রসুল্লাহকে মানেন তাহলে তার আদর্শ খুঁজে খুঁজে পালন করেন হিন্দুরা কি পালন করছে সের দিকে কেন তাকাচ্ছেন আপনার নবী তো কোনো হিন্দু ছিল না তাহলে ইসলাম যেখানে ইবাদতের ক্ষেত্রে সাদৃশ্য এড়িয়েছে সেখানে যেটা এবাদতই না সাধারণ একটা বিষয় তো সেই বিষয়ের ক্ষেত্রে আপনি কেন তাদের সাদৃশ্য গ্রহণ করছেন হাদিসের মধ্যে স্পষ্ট আছে যেই ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে এটা যেই ক্ষেত্রে সাদৃশ্য হোক পোশাক আশাকের সাদৃশ্য চালচলনের সাদৃশ্য সভ্যতা সংস্কৃতির সাদৃশ্য রাজনীতির সাদৃশ্য বিচার ব্যবস্থার সাদৃশ্য অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য যেই ক্ষেত্রেই হোক না কেন আপনি যাদের সাদৃশ্য গ্রহণ করবেন যাদের থিওরি যাদের ফিলোসফি যাদের মতবাদ গ্রহণ করবেন তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন দুনিয়াতে মানুষ আপনাকে মুসলমানদের অন্তর্ভুক্ত ভাবতে পারে কাল কেয়ামতের দিন আপনার হাসর তাদের সঙ্গেই হবে যদি রাসুলকে ভালোবেসে থাকেন রাসুল তো এই কাজ করেননি সাহাবিরা করেননি তাবেইরা করেননি নিত্য নতুন আবিষ্কৃত জিনিসের দিকে কেন যাচ্ছেন অথচ রসুল স্পষ্ট বলে দিয়েছেন আলাইকুম বিসুন্নতি সুন্নতিল খোলাফা খুলাফা রাশিদিন আল মাহদিন আমার আদর্শ আর আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের আদর্শকে আঁকড়ে ধরো বা ইয়াকুম মুহদাসাতিল উমুর আর নব আবিষ্কৃত সকল কাজ থেকে বিরত থাকো ফাইন্না কুল্লা বিদা কারণ নব আবিষ্কৃত যেই জিনিসগুলো ইসলামের নামে আবিষ্কার হয় এগুলো বেদাত অকুল্লু বেদাতিন দলালা আর প্রত্যেক বেদাত হলো গুমরাহি অকুল্লু দলালাতিন ফিন্নার আর প্রত্যেক গোমরা গুমরাহির পরিণাম হলো জাহান্নাম কোন হুজুর করলো কে শরিক হলো কে দোয়ার আয়োজন করলো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো রাসুল করেছেন কিনা সাহাবি করেছেন কিনা তাবেই করেছেন কিনা যদি না করে থাকেন বরঞ্চ তাদের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক হয় ইসলাম আমাকে এই কথাই বলবে এটা করা জায়জ হবে না হ্যাঁ কেউ বলবে যদি না করি মানুষের মধ্যে সমালোচনা হবে আর ইসলামের জন্য গালি খাওয়া ইসলামের জন্য সমালোচনা করা এটাও তো নবীর একটা সুন্দর জিন্দা করার নাম নামান্তর আমার রসুল ইসলাম পালন করতে গিয়ে পদে পদে সেক্টরে সেক্টরে গালি খেয়েছেন থুতু খেয়েছেন কখনো আঘাত খেয়েছেন পাথর খেয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন নিগৃহীত হয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনকি শেষ পর্যায়ে তাদেরকে দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে এত কিছুর পর রসুল তো আদর্শ ছাড়েননি আর আদর্শ ছাড়া তো আবু তালেবের বৈশিষ্ট্য লোকে কি বলবে জন্য হককে ছেড়ে দেয় তো আপনিও যদি লোকে কি বলবে এদিকে চেয়ে বেদাতে লিপ্ত হন আপনার পরিণাম তো আবু তলেবের পরিণামের মতো হবে সত্যকে শুধু চিনলেই হবে না জানলেই হবে না বুঝলেই হবে না সত্যকে আবু তলেব চিনত জানত বুঝত মানতে পারেন কে কতটুকু জ্ঞানের অধিকারী শুধু এর দ্বারাই মুক্তি পাওয়া যাবে না বরং জ্ঞানকে কতটুকু বাস্তবায়ন করেছে এর সঙ্গে মুক্তি সম্পর্কিত চতুর্থ সমস্যা হলো এই সমস্যাটা একটু গভীর এই দিকে অনেকে লক্ষ্যই করে না একজন মৃত ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে গেল তার সম্পদের মালিক কি সে নাকি তার ওয়ারিসরা যতক্ষণ পর্যন্ত এই সম্পদ ভাগ করা হবে না শরীয়তের নির্দেশনা অনুযায়ী ততক্ষণ পর্যন্ত এই পুরো সম্পদটার কোনো ব্যক্তি একক মালিকানা এবং কর্তৃত্বের অধিকার লাভ করবে না আপনার বাবা মৃত্যুবরণ করেছে এখন সম্পদ ভাগ হয়নি তার রেখে যাওয়া সম্পত্তি থেকেই আপনি এরকম বড় অনুষ্ঠানের আয়োজন করছেন করে কিনা এরকম করে কিন্তু এই সম্পদের মালিককে আপনি একা এই সম্পদের ওয়ারিসদের মধ্যে অনেক এতিমরাও রয়েছে মানে ছোট বাচ্চা ছোট বাচ্চা ছোট বাচ্চা যদি অনুমতি দেয়ও তার অনুমতি শরীয়তে গ্রহণযোগ্য হয় না সে যদি এসে বলে আঙ্কেল আমার বাবার পক্ষ থেকে আপনি একটা খাবার কুলখানির আয়োজন করেন আমার এই ক্ষেত্রে যেই পরিমাণ সম্পদ কাটা যাবে তাতে আমার কোনো আপত্তি নেই ছোট বাচ্চা যদি অনুমতি দেয়ও তার অনুমতি শরীয়তে বিবেচ্য হয় না একইভাবে অরিশদের মধ্যে নারীও রয়েছে এই নারীদেরকে তো জিজ্ঞেসও করা হয় না আর অন্য যারা রয়েছে দূরে রয়েছে তাদেরকে হয়তো জিজ্ঞেসও করা হয় না আর জিজ্ঞেস করলে তারাও ভাবে যদি না করি মানুষ কিপটা বলবে কৃপন বলবে সমালোচনা হবে তাহলে মন থেকে চায় না তারপর অনুমতি দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে লাখখানেক যাবে তো যাক সমস্যা নেই তো বাবার জন্যই তো হচ্ছে তাহলে ঠিক আছে করো হাদিসের মধ্যে স্পষ্ট আছে কোন মুসলমানের আন্তরিক সন্তুষ্টি ছাড়া তার সম্পদ হালাল হয় না এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে অনেক দূরে চলে যাবে কোন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে আপনাকে শুধু আপনাকে একটা কার্ড আপনি পেয়েছেন পরবর্তীতে যখন অনুষ্ঠানে যাচ্ছেন সঙ্গে দু একজনকে নিয়ে গেলেন নিজের ছেলেকে নিজের ভাতিজাকে ভাগিনাকে অথবা কোনো ফ্রেন্ডকে নিয়ে গেলেন সে অনুষ্ঠানে কর্তৃপক্ষ হয়তো তাকে দাওয়াত দেয়নি বিয়ের অনুষ্ঠানে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় যার কারণে একশো জনকে দাওয়াত দিলে দুইশো জন ধরে রাখতে হয় তা অনেক সময় দেখা যায় তিনশো জন হাজির পরে অনেক সময় মান সম্মান নিয়ে টানাটানি লাগে এমনও হয়েছে যে যারা আয়োজন করেছে তারা সেখান থেকে এক লুকমা খাবারও খেতে পারে হয় কি না এরকম হাদিসের মধ্যে তো স্পষ্ট আছে যদি কোনো ব্যক্তি এরকম দাওয়াত ছাড়া হাজির হয় দাখালা সারিকান ও খারাজা মুগিরা চোর হয়ে ঢুকলো ডাকাত হয়ে বের হলো আপনি দেখতে তো একজন সম্মানী লোক কিন্তু যখন ঢুকলেন চোর চোর হিসাবে ঢুকলেন আর যখন বের হলেন ডাকাত হিসাবে বের হলেন এটা জায়েজ নেই এখন আপনি বলবেন হ্যাঁ তারা তো না করে না দেখলে তো যে তাকে দাওয়াত দিয়েছি ছেলে তো আসতেই পারে সেখানে তো কোনোদিন বলেনি এই ছেলেকে কেন এনেছো বের করে দাও বলেনি মুখের বলার জিনিস দেখার বিষয় না তার অন্তর থেকে আসলে সন্তুষ্টি আছে কিনা যদি না থাকে এই সম্পদ আপনার জন্য এই খাবার আপনার জন্য কোনো হালাল না আপনি হারাম খেয়েছেন হারাম সেটা বিয়ের অনুষ্ঠানে হোক মাহফিলের অনুষ্ঠানে হোক আর যে অনুষ্ঠানেই হোক না কেন তাহলে এখানেও একই কথা যখন মাইয়েতের সম্পদ থেকে আয়োজন করা হলো তো স্বাভাবিকভাবে এখানে অনেকের হক জড়িত রয়ে গিয়েছে ছোট বাচ্চা সে তো অনুমতি দিলে অনুমতি গ্রহণযোগ্য না তো তার সম্পদও এখানে সামিল কারো জন্য এটা খাওয়া হালাল হবে না একইভাবে নারীদেরকে অনেককে জিজ্ঞাসাই করা হয় না আর নারীকে জিজ্ঞাসা করা দূরের কথা তার বিরাশি দেওয়া হয় না জায়গা জমি টাকা পয়সা কয় ফ্যামিলিতে দেওয়া হয় আর দিলেও কোনো শরীয়তের মাপ অনুযায়ী না কিছু একটা ধরিয়ে দেয় ধরিয়ে তাকে মনকে শান্ত রাখে আর তারাও ভাবে যে যতই হোক আমার ভাই তো যদি এখন সম্পদ নিয়ে ঝগড়াঝাটি করি পরবর্তীতে তো ভিটে বাড়িতে এসে উঠতেও পারবো না তার ভবিষ্যতের চিন্তা হক ছেড়ে দেয় আমি আগেই বলেছি এখানে মনে কষ্ট নেওয়ার কোনো বিষয় না শরীয়তের বিষয় এখন কারো যদি কষ্ট লেগেও থাকে কষ্ট দেওয়া আল্লাহর জন্য তো সুতরাং চতুর্থ সমস্যা যেটা সেটা হলো যে এই যে আয়োজনটা করা হয় যদি কোনো ব্যক্তি মাইয়েতের কোনো ব্যক্তি নিজের সম্পদ থেকে আয়োজন করে তাহলে এই সমস্যাটা পাওয়া যাবে না যদি নিজের থেকে না করে সেই মিরাজ থেকে করে যে মিরাজ এখনো বন্টন করা হয়নি সবার মধ্যে যৌথ রয়ে গেছে সেই মিরাজ থেকে যদি করা হয় কোনো দিনও হালাল হবে না কারণ এর মধ্যে অনেক ছোট বাচ্চার হক রয়ে গিয়েছে যার অনুমতি বিবেচনা এমন অনেক মানুষ রয়ে গিয়েছে যাকে জিজ্ঞাসাই করা হয়নি অথবা জিজ্ঞাসা করা হয়েছে মন থেকে অনুমতি দেয়নি বাধ্য হয়ে চক্ষু লজ্জার ভয়ে অনুমতি দিয়ে দিয়েছে তো এই সম্পদ কারো জন্য এখান থেকে খাওয়া হালাল হবে না আর একজন ব্যক্তি মারা গেলেন প্রথমে তো দায়িত্ব হলো তার কাফন দাফনের ব্যবস্থা করা দ্বিতীয়ত তার ঋণ পরিশোধ করা তৃতীয় ধাপে জরুরি হলো তার মিরাজ বন্টন করা আমাদের সমাজে এটাকে অনেক সময় খারাপ চোখে দেখা হয় যে বাপকে কবরে রাখতে মাত্র রেখে আসলো রাখতে না রাখতেই এখন এই মিরাজ নিয়ে কথা শুরু করেছে দেখেছো ছেলেটা কত লোভী আসলে লোভের বিষয় নয় ঘরে যখন থাকবেন ঘরে থাকতে গেলে আপনি কি সেই মিরাজকে আলাদা করে চলতে পারবেন তার রেখে যাওয়া বিভিন্ন জিনিস আপনার অজান্তেই ব্যবহার হতে থাকবে কোনোটা খাবারের জিনিস কোনোটা ভোগের জিনিস কোনোটা ব্যবহারের জিনিস এই যে ব্যবহার করছেন কার অংশ ব্যবহার করছেন ভাইয়ের অংশ ছেলের অংশ নাকি অন্য কারো অংশ আপনি তো জানেন না তো অন্যের অংশ যদি হয় তো এভাবে আপনি যৌথভাবে রেখে ব্যবহার যে করছেন আপনার জন্য কতটুকু বৈধ হচ্ছে এখান থেকে খরচ করতেই থাকছেন করতেই থাকছেন এই রাইট আপনাকে কে দিল অধিকার আপনাকে কে দিল এজন্য তাকোয়ার দাবি হলো এটা মাইয়েতের কাফন দাফন এবং ঋণ পরিশোধের পর প্রথম দায়িত্ব হল মুফতির কাছে চলে যান মুফতির কাছে গিয়ে প্রথমে সম্পদের হিসাব দেন যে এই পরিমাণ সম্পদ স্থাবর অস্থাবর মিলিয়ে এই পরিমাণ সম্পদ রেখে গিয়েছে এবং এই এই ওয়ারিশ রয়েছে ওয়ারিশ কে যদি জানা না থাকে সব আত্মীয়ের একটা লিস্ট দেন তারপর সেই মুফতি ফতোয়ার আলোকে কোরআন এবং সুন্নার আলোকে আপনার সামনে একটা ফতোয়া পরিবেশন করবে যেখানে কার কতটুকু অংশ প্রাপ্য লেখা থাকবে এরপর আপনি গিয়ে যারা দায়িত্বশীল যারা এই কাজগুলো করে তাদের কাছে গিয়ে সেই ফতোয়াটা উপস্থাপন করেন তারা সেভাবে পুরো জায়গাগুলো ভাগ করে দেবে স্থাবর অস্থাবর সবই এটা যত তাড়াতাড়ি হবে হারাম থেকে বাঁচবেন যত দেরি করবেন হারামে লিপ্ত থাকবেন আর এমন মানুষও আছে দাদা মৃত্যুবরণ করেছে সে দাদার ওয়ারিস দাদার মিরাসও এখনো ভাগ করা হয়নি মাঝখানে বাবাও চলে গিয়েছে চাচারাও চলে গিয়েছে এখনো সেভাবেই চলছে জিজ্ঞেস করলে বলে না কারো আপত্তি নেই সবাই আমরা এভাবেই আছি আরে আপত্তি তুমি মন চেয়ে দেখেছো আসলে আপত্তি আছে কি না এই ক্ষেত্রে মুখের কথার বিবেচনা নেই মনের কথার বিবেচনা তো যদি জাহান্নামের আজাব থেকে বাঁচতে চাও ভাগ করো করার পর কেউ যদি তোমাকে নিজের থেকে এসে হাদিয়া দেয় ভিন্ন কথা তোমার দায়িত্ব হলে পৌঁছে দেওয়া পরিণাম কি হবে সেটা আলাদা বিষয় কিন্তু প্রথমটা তোমার দায়িত্ব হাদি কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট আছে সুরায় নিসার দশ নম্বর আয়াত যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায় অন্যায়ভাবে খাওয়ার একটা সুরত কুলখানি খাচ্ছেন সেই মিরাজ থেকে আয়োজন করা হয়েছে যেখানে এতিমের হক সামিল আছে যারা ইয়তিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করে তারা তাদের পেটে আগুন ঢুকায় এবং শীঘ্রই তারা জাহান্নামে প্রবেশ করবে নাউজুবিল্লাহ বিষয়টা কোনো সাধারণ বিষয় না অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয় এক প্লেট খাবার দেখতে তো মনে হচ্ছে বিরিয়ানি আসলে সেটা আগুন পাঁচ নম্বর সমস্যা হলো এই সমস্যাটাও একেবারে ছোট না মানুষ যখন শরীয়ত থেকে দূরে সরা শুরু করে তখন এক পা গিয়েই সে থেমে যায় না বরং যেতেই থাকে যেতেই থাকে খাবারের আয়োজন করলো এটাই তো ছিল না জায়জ এরপর সেখানে আমাদের সমাজের একটা প্রচলন আছে একটা লৌকিকতা লোক দেখানো মনোভাব কাজ করে এমনকি এটা নিয়ে তো মানুষ গর্ব করে আমার বাবার মৃত্যুর আয়োজন উপলক্ষে চারশো জনকে খাইয়েছি এক হাজার জনকে খাইয়েছি এরকম ভিআইপি খাবার পরিবেশন করেছি নান্না বিরিয়ানি হাজি বিরিয়ানি ফখরুদ্দিনের বিরিয়ানি পুরান ঢাকা থেকে বাবুর্চি এনে তারপর আয়োজন করে এমন বিরিয়ানি খাইয়েছি যে সবার জীবের মধ্যে স্বাদ এখনো লেগে আছে রিয়া তো সর্বাবস্থায় লোক দেখানো সর্বাবস্থায় হারাম তো কাজ একটা করছেন কাজ তো না যাই আবার সামিল হলো লোক দেখানো মানুষ কি বলবে তো এই জন্য যত পারি সবার চাইতে আমারটা স্পেশাল হতে হবে আমাকে যেন কেউ ছাড়াতে না পারে আমার একটা ইমেজ আছে আমার একটা সামাজিক স্ট্যাটাস আছে এটাকে ঠিক রাখতে হবে ধরে রাখতে হবে এজন্য এই কাজগুলো সামিল হয়ে যায় তো এই পাঁচটা মৌলিক খারাপির কারণে আয়োজনটা যেদিনই করেন সেদিন করেন তিন দিন পরে করেন সাত দিন পর দশ দিন পর চল্লিশ দিন পর আর এক হাজার বছর পর যখনই করেন না কেন সর্বাবস্থায় হারাম হবে এটা আলাদা বিষয় আর ইসা আলী স্বভাব আলাদা বিষয় দুটোকে আবার মিলিয়ে ফেলবেন না ইসা আলী স্বভাব মানে কি মাইয়েতের উদ্দেশ্যে স্বভাব প্রেরণ করা শাব্দিক অর্থ কোনো একজন ব্যক্তি মারা গেল আপনি নিজের সম্পদ থেকে এই সমস্ত খারাপিগুলো বাদ দিয়ে নিজের সম্পদ থেকে গরিব মিসকিনকে এই বড় লোককে না বড় লোককে দিলে আবার কিছু সব সব তো হবে যখন আপনি সদাকার করছেন সদাকার মালিককে সদাকার হকদার কারা গরিবরা গরিব মিসকিন এতিম তাদেরকে খাওয়া দাওয়ার আয়োজন করলেন এবং এই সমস্ত খারাপগুলো বাদ দিয়ে উদ্দেশ্য হলো এই সবটা মাইয়ের ব্যক্তির উদ্দেশ্যে প্রেরণ করা কারণ সে দুনিয়া থেকে চলে গিয়েছে তার স্বভাবের দরজা বন্ধ এখন যদি আমি কিছু কিছু নফল সবাব প্রেরণ করি এটা তার জন্য হয়তো উপকারী হবে মুক্তির কারণ হবে যেমনিভাবে টাকা দিয়েও সদকা করা যায় খাবার দিয়েও সদকা করা যায় কিন্তু সদকার খাবার আপনি খান কিভাবে আপনি কি এতিম না মিসকিন না ফকির কি আপনি সুতরাং শিরোনাম যদি লাগাই ইসালে সওয়াব আর আয়োজন করি বিশাল এক পার্টি যেই পার্টির মধ্যে সবাই থাকে সেটা আর ইসালে সওয়াব থাকে না এটা এক প্রকারের আল্লাহর সঙ্গে ধোকাবাজি হয়ে যায় যে আল্লাহ আমাকে মাসালা দিয়ে মারপ্যাচে ফেলবে আমার মারপ্যাচের সঙ্গে তুমি পারবে দেখো কত কৌশল আবিষ্কার করি এমন এমন কৌশল যেই কৌশল সব মাসালা ডিঙ্গিয়ে সামনে গিয়ে যাবে আমরা মার্কেজে থাকতে একবার এক লোক আসলো আসার পর বলল যে বুঝো আপনি তো ফতোয়া দিয়েছিলেন যে বিবিকে তিন তালাক দিয়েছি বিবি নাকি চিরকালের জন্য হারাম হয়ে গিয়েছে এই বিবির সঙ্গে সংসার করা যাবে না আমি অমুক মুফতির কাছে গিয়ে পাঁচশো টাকা দিয়ে মিটমাট করিয়ে নিয়েছি আমরা তো পেরেশান মিটমাট আবার করি কিভাবে তালাক দিলে তালাক তো তালাকি মিটমাট কিভাবে সম্ভব তো বললাম কিভাবে কি হলো এখন সে বলছে তার কাছে গেলাম যাওয়ার পর সে বলল আচ্ছা তিন তালাক দিয়েছো ভালো কথা আচ্ছা তুই কালেমা পড়তো আচ্ছা, সমাজে সাধারণ মানুষ যারা কয়জন কালেমা শুদ্ধভাবে পড়তে পারে অনেকের উচ্চারণে সমস্যা থাকে তো সে এখন কালেমা পড়লো যেভাবে পারে লাইলাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এখন মুফতি বলছে তোর তো কালেমাই ঠিক নেই তো কালেমা ঠিক নেই মানে তুই মুসলমানই ছিলি না এতদিন তাহলে মুসলমান না থাকলে তোর তো বিয়েই হয়নি তাহলে বিয়ে না হলে তালাক হবে কিভাবে তাহলে এখন কি করার আয় তোকে আমি কালেমা শিখাই প্রথমে কালেমা পড়াই তারপর দুজন সাক্ষী নিয়ে আস বিয়ের ব্যবস্থা করি এরপর বিয়ে করার পর এখন আগের মতো যা ইচ্ছা করতে থাক কিন্তু তার আগের ঘরের যে তিনটা চারটা বাচ্চা আছে ওই বাচ্চা যে হারামজাদা হয়ে যাচ্ছে এদিকে আবার তাকাচ্ছে না কারণ আগে যদি বিয়ে না হয়ে থাকে বাচ্চাটা কি হয়েছে তো পরের হালালজাদা দুনিয়াতে আনার জন্য আগের গুলোকে হারামজাদা বানাতে আবার দ্বিধা করেনি তো যাই হোক যে আল্লাহর সঙ্গে অনেকে এরকম হিলার খেলা খেলে তো এই কারণগুলোর কারণে এই পাঁচ কারণে মূলত মাইয়ের ব্যক্তির পক্ষ থেকে তিন দিনে হোক সাত দিনে হোক আর যে কোনো দিনে হোক এরকম খাবারের আয়োজন করা বৈধ না এরপরের বিষয়ে আসি শোক পালন শোক পালনের মশালা একটা গুরুত্বপূর্ণ মশালা যেটা সম্পর্কে অনেকে অজ্ঞ থাকে প্রথম একটা বিষয় শোক পালনটা কার জন্য শোক পালন হলো নারীদের জন্য পুরুষদের জন্য না এটা আগে মাথায় ঢোকানোর বিষয় শোক পালন কার জন্য নারীদের জন্য পুরুষদের জন্য না নারী হলো দুই শ্রেণী এক হলো তার স্ত্রী একজন হোক আর চারজন হোক আর আরেক হলো দুনিয়ার অন্যান্য নারী বোন মা এবং অন্য যারা আছে অন্য যেই সমস্ত নারী রয়েছে তাদের জন্য তিন দিনের বেশি শোক পালন করা বৈধ না হাদিসে আছে لا কোন নারীর জন্য যেই নারী আল্লাহ এবং তার রসুলের উপর ইমান রাখে মৃত ব্যক্তির জন্য তিন দিনের অধিক শোক পালন করা জায়েজ নাই তবে একমাত্র স্ত্রী সে ফাইন্নাহা তহিদ আরবা আশরি ও আশরা চার মাস দশ দিন শোক পালন করবে বাকিদের জন্য সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালনের সুযোগ আছে এই শোক পালন মানে কি এই শোক পালন মানে আমাদের সমাজে যেভাবে শোক পালনের প্রথা প্রচলিত আছে কান্নাকাটি করা এগুলো না এই শোক পালন মানে হলো এই সমস্ত দিনে সাজসজ্জা পরিহার করা রং বেরঙের কাপড় চোপড় না পরা এবং আরও যে মশলাগুলো সমাজের মধ্যে আমরা জানি অনেকে স্বীকৃত আছে সেই বিষয়গুলো এড়িয়ে চলা এর থেকে বেশি বৈধ না তো প্রথমত বিষয়টা বুঝলাম এই বিধান নারীর জন্য নাকি পুরুষের জন্য নারীর জন্য এবং নারীর জন্য কয় দিন অন্যান্য নারীর জন্য তিন দিন এবং স্ত্রীর জন্য চার মাস দশ দিন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই হাদিসের আলোকে ফিখে হানাফির প্রসিদ্ধ কিতাব তাবিনুল হাকাইক শারহ কানজিদ দাকাইক এই কিতাবের তৃতীয় খণ্ডের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে তহিদ্দু মুআতাদ্দাতুল মাইয়িত بترك الزينة والطيب والكحل والدهن إلا بعذر والحنة ولبس المعصفر والمزعفر إن كانت بالغة مسلمة যদি সেই নারী বালেগ হয় প্রাপ্তবয়স্ক হয় এবং মুসলিম হয় তাহলে সেই ব্যক্তি সেই নারী শোক পালন করবে এভাবে সে সৌন্দর্য পরিহার করবে মেকআপ করবে না লিপস্টিক মাখবে না অন্যান্য যেগুলো আছে সেগুলো করবে না অতীব পারফিউম সুগন্ধি এগুলো ব্যবহার করবে না অ্যালকোহল অধ্যহন এবং সুরমা আর হলো মাথার তৈল ব্যবহার করবে না চিরুনি ব্যবহার করবে না ইল্লা অজরিন তবে ওজোর হলে ভিন্ন কথা তার মানে সৌন্দর্যের জন্য করবে না ওজোরের জন্য করতে পারে উদাহরণস্বরূপ চার মাস দশ দিন পর্যন্ত মাথা চিরুনি না করলে জল জট পেকে যাবে চোখে পরে সেই চুল ছাড়ানো বেশ জটিল ব্যাপার এটা পুরুষরা না বুঝলেও মশলাটা মহিলারা ভালোভাবেই বুঝবে তো তারা ফ্যাশনের জন্য নিয়মিত প্রতিদিন চুল আচড়াবে না কিন্তু যখন না আঁচড়ালে জব পাকিয়ে যাওয়ার আশঙ্কা আছে সেই সময় আচড়াতে পারবে একইভাবে চোখে সুরমা ব্যবহার করবে না কিন্তু কারো চোখে কোনো রোগ হয়েছে রোগের জন্য ডাক্তার এখন এটা ওষুধ হিসাবে দিয়েছে তাকে ব্যবহার করতে হবে মাথা তার ব্যথা করে তো কোনো একটা তৈল মাথায় ব্যবহার করলে ব্যথাটা হয় না এরকম যদি ওজোর থাকে সেই ক্ষেত্রে এটা করা যাবে ওজোর না থাকলে করা যাবে না এটা বলা হচ্ছে তেল চিরনি আর সুরমার ক্ষেত্রে ওই সাজসজ্জার ক্ষেত্রে না যে আবার বলবে না আমার মেকআপ না করলে ঘুম আসে না এই কথা বললে আবার মেকআপ বৈধ হবে না সেটা আলাদা বিষয় ওইটার ক্ষেত্রে ওজনের বিবেচনা নেই একইভাবে হিন্না হিন্না বলা হয় মেহেদি মেহেদি হোক আর মেহেদি হোক ব্যবহার করা যাবে না একইভাবে রং বেরঙের কাপড়ও পরা যাবে না তো রসুল্লাহ সাল্লাহিসাল্লামও এক হাদিসের মধ্যে এই বিষয়গুলো এক একটা করে উল্লেখ করে নিষেধ করেছেন হাদিসগুলো মুসনাদে আহমদ সুনানে আবিদাউদ এবং সুনান নাসাইয়ের মধ্যে কিতাব তলাকের অধীনে আলাদা অধ্যায় উল্লেখিত আছে সময় নেই আমরা সেগুলো উল্লেখ করছি না কারো যদি দেখার ইচ্ছা থাকে সুনানে নাসাই সুনানে আবিদাউদ এবং মুসনাদে আহমদ ইবন হাম্বাল এই কিতাবগুলোর মধ্যে দেখে নিতে পারেন তো এই সমস্ত কারণে প্রথম বিষয়টা আমরা বুঝলাম যে নারী যদি স্ত্রী হয় চার মাস দশ দিন এই শোক পালন করবে বাকি শোক পালনের অর্থ এগুলো ওই গাল চাপড়ানো না কান্নাকাটি চিৎকার চেঁচামেচি এগুলো না আর অন্যান্য নারীদের জন্য কয়দিন সর্বোচ্চ তিন দিন এই তিন দিন বৈধ জরুরি কিছু না যে করতেই হবে না করলে গুণা হবে এই টাইপের না করতে পারে বৈধ আর পুরুষের জন্য শোক নেই তবে যেই সমস্ত মানুষরা জানাজায় শরিক হতে পারেনি আমি আগে যেহেতু বলেছি জানাজা বিলম্ব করা যাবে না কোনো কোনো আত্মীয় স্বজন হয়তো তারা দূরে ছিল কানাডা ছিল আমেরিকা ছিল দূর থেকে আস্তে আস্তে একদিন দুই দিন পার হয়ে গিয়েছে তাদের জন্য তিন দিন পর্যন্ত সান্ত্বনা দেওয়া যায় সান্ত্বনার জন্য যে শোক প্রকাশ অর্থাৎ মাইয়েতের ঘরে যাবে ঘরে গিয়ে তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে আসবে তাদেরকে সবরের কথা বলবে যেভাবে মানুষ সান্ত্বনা দিয়ে থাকে এভাবে দিয়ে আসবে তবে এটা হলো যারা জানাজা আদায় করেছে তাদের জন্য নাকি জানাজা ছুটে গেছে তাদের জন্য তাদের জন্য একটা বিকল্প তবে এই ক্ষেত্রে অনেক ধরনের বেদাত সমাজে আছে অনেকে হলো শোক প্রকাশের জন্য যায় গিয়ে ঘরে সারা দিন ঘন্টার পর ঘন্টা বসে থাকে এটা উচিত না এতে মৃত ব্যক্তির পরিবার পরিজন যারা তাদের কষ্ট হয় তারা অন্যান্য কাজ করতে পারে না আর একটা পেরেশানি কাজ করে তো যেমনিভাবে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে খুব বেশি সময় বিলম্ব করতে হাদিসে নিষেধ করা হয়েছে দেখতে যান দোয়া করেন চলে আসেন একইভাবে মাইয়েতের পরিবারকেও যদি সান্ত্বনা দেওয়ার জন্য যান তাহলে যাবেন গিয়ে সান্ত্বনা দিয়ে দুই চার বাক্য সান্ত্বনার বাণী শুনিয়ে চলে আসবেন এমনকি সেখানে গিয়ে আলাদা করে হাত তুলে দোয়া করাও ইসলাম আমাদেরকে শেখায়নি সকাল থেকে রাত পর্যন্ত মনে করেন কয়েকশো মানুষ বা পঞ্চাশ ষাটজন মানুষ ঘরে আসলো সবাই মিলে যদি এভাবে হাত তুলে দোয়া করে তো স্বাভাবিকভাবে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও তো হাত তুলতে হয় চক্ষু লজ্জার কারণে হলেও হাত তুলবে তো সারাদিন হাত তুলে রাখতে রাখতে তো হাতও ব্যথা হয়ে যাবে তো এই জন্য হাত তোলার কোনো কথা হাদিসে নেই সেখানে যাবেন আপনি দোয়া করেন সান্ত্বনা দিয়ে দুই চার বাক্য বলে যত সম্ভব জলদি চলে আসেন খাবার দাবারও খাওয়ার দরকার নেই তাদেরকেও অপারেশন করার দরকার নেই শোক কিভাবে প্রকাশ করবে রসুল হাদিসের মধ্যে আমরা একটা নমুনা দেখতে পাই মহাদ জবাল জাবাল রদি আল্লাহ আনবু বিখ্যাত সাহাবি তার ছেলে ইন্তেকাল করলো রাসুল তাকে একটা শোক প্রকাশ করে একটা চিঠি লিখে পাঠালেন চিঠির ভাষাটা যদি আমরা বুঝি তাহলে আমরা কিভাবে শোক প্রকাশ করব সেটা বোঝাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ চিঠি শুরু হয়েছে প্রথমে বিসমিল্লাহ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তার মানে কোনো অবস্থায় আল্লাহর স্মরণ ভুলছে না মিন মোহাম্মদিন ইল্লাহ ইলা মোয়াজ ইবনি জাবাল আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে মোয়াজ ইবনে জাবালের প্রতি পর সমাচার সালাম আলাই তোমার উপর শান্তি বর্ষিত হোক ফাইনি আহমেদ ইলাহু আমি তোমার উদ্দেশ্যে আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই কোনো মাহবুদ নেই আচ্ছা আল্লাহর প্রশংসা করার কি আছে যেই ব্যক্তি মুমিন সে সর্বাবস্থায় আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট থাকে আর যদি কেউ কারো ফয়সলায় সন্তুষ্ট থাকে ভেতর থেকে তো প্রশংসা বের হয়েই আসবে দাকত আমেল ইমান মান রদিয়া বিল্লাহ রব্বা ইমানের স্বাদ সেই ব্যক্তি অনুভব করে যার মধ্যে তিনটা গুণ থাকে এর মধ্যে এক নম্বর গুণই হলো আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় অর্থাৎ আল্লাহর প্রতিটা ফয়সলার উপর সন্তুষ্ট থাকে আল্লাহ দিলেও খুশি না দিলেও খুশি সন্তান যদি দুনিয়াতে আসে তাও খুশি আমার কলিজার টুকরাকে যদি আল্লাহ দিয়ে যান তাও খুশি তো এই জন্য আল্লাহর প্রশংসা করছেন আম্মা বাদ পর সমাচার ফাজম আল্লাহ আজরা আল্লাহ তোমার প্রতিদানকে মহৎ করুন ও আলহামাকা সবরা তোমাকে ধৈর্য দান করুন সবর দান করুন ও রাজাকানা ওয়া ইয়াকা শুকরা এবং আমাকে ও তোমাকে শুকুর করার তৌফিক দান করুন শুকুর মানেই তো আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা আদায় فإن أنفسنا وأموالنا وأهلانا من مواهب الله الهنيئة وعواريه المستودعة কারণ আমাদের নিজেদের জীবন আমাদের সহায় সম্পদ আমাদের পরিবার পরিজন সব হলো আল্লাহর দান এবং আল্লাহর আমানত আল্লাহ তাহলে কিছুকাল তোমাকে আনন্দের সঙ্গে সুখের সঙ্গে সেই নিয়ামত তার সেই আমানত আল্লাহ তালা ভোগ করার তৌফিক দিয়েছেন ওয়াকাবাদাহু মিনকা বিআজরিন কাবীর এখন আল্লাহর আমানত আল্লাহ নিজেই উঠিয়ে নিয়েছেন পাশাপাশি তোমাকেও বিরাট প্রতিদানের অধিকারী বানিয়েছেন আমানত আল্লাহ নিয়েছেন কে আল্লাহ নিয়েছেন আল্লাহর আমানত আল্লাহ নিয়েছেন মাঝখান দিয়ে আল্লাহ আমাকে বিরাট প্রতিদানের অধিকারীও বানিয়েছেন যদি তুমি আল্লাহর কাছে সওয়াব এবং প্রতিদানের আশা করতে পারো তাহলে আল্লাহ তোমাকে রহমত দান করবেন হেদায়ত দান করবেন সুতরাং তুমি সবর করো কারণ ইন্নআল্লাহ সাবিরিন যারা সবর করে তাদের সঙ্গে আল্লাহ আছে ওলা তোমার ভিতরে অস্থিরতা যেন তোমাকে পরাজিত না করে এত বেশি না হয়ে যায় যে একদিন তোমার অনুশোচনায় লিপ্ত হতে হয় তোমাকে এর জন্য আফসুস করতে হয় এ দুনিয়াতে তুমি চিৎকার চেঁচামেচি করলে আল্লাহকে নারাজ করে ফেললে কাল কেয়ামতের দিনের জন্য আফসুস করতে হলো এরকম যেন না হয় ও আলাম খুব ভালো করে জেনে রাখো আন্নাল জাজা আলা ইয়ারুদ্দু মাইতান আফসুস করলে কোনো মৃত ব্যক্তি ফেরত আসবে না নাকি আসে আপনাদের সমাজে যতই কান্নাকাটি করেন কাপড় চোপড় ছিঁড়ে একেবারে সব কাপড় শেষ করে ফেলেন দরজা জানালা হাড়ি পাতিল ড্যাক টেলিভিশন থেকে শুরু করে যা আছে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেন তাহলে মৃত ব্যক্তি ফেরত আসবে আমি আমার ঘরে অনেক আগেই কথা বলে রেখেছি যে এমনি যতই পেরেশানি হোক মন যতই খারাপ থাকুক খাবারের সঙ্গে রাগ করে লাভ নেই খাবার হলো আল্লাহর নেয়ামত রাগ রাগের জায়গায় থাক কিন্তু রাগের কারণে খাবার না খেলে নিজেরই লস এমন রাগ করার কি দরকার যাতে নিজের লস হয় বিশেষ করে খাবার যদি স্পেশাল কিছু হয় পরে আফসোস হবে আর স্পেশাল আইটেমটা মিস হলো রাগের কারণে কি দরকার ছিল ওই রাগের তো এই জন্য আলম আন্নাল জাজা আলা ইয়ারুদ্দমাইতান এই কান্নাকাটি করা চিৎকার চেঁচামেচি করা কোনো মৃত ব্যক্তিকে ফেরত আনতে পারে না ওয়ালা ইয়ারফাউ হাজানান কোনো দুঃখও দূর করে না ওমা হুয়া নাজিলুন ফাকান যা হওয়ার ছিল তাই হয়েছে এটা হলো তাওহিদের গুরুত্বপূর্ণ এক শিক্ষা আবদুল্লাহ বিন আব্বাসকে রসুলের উপদেশ দিয়েছিলেন মা আসাবাকা মা তোমার উপর যে বিপদ আসার ছিল কোনোদিন মিস হবে না আর যে বিপদ আসার ছিল না সেটা কোনোদিনও আসবে না যা হওয়ার ছিল তাই হবে যা হওয়ার ছিল না তা হবে না কার মৃত্যু কখন কোথায় হবে সেটা আল্লাহ তালা আগ থেকে নির্ধারিত করে রেখেছেন দুনিয়াতে আমরা দেখি অকাল মৃত্যু মাঝে মাঝে সাইনবোর্ড দেখি কালো একটা ব্যানার টানিয়ে রাখে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকা হতো আরে ভাই মৃত্যু কি কালে হয়েছে না অকালে হয়েছে তুমি কিভাবে জানলা এলমে গায়েবকে তুমি অর্জন করে ফেলেছো না আল্লাহর সঙ্গে হট কানেকশন আছে কিভাবে জানলা তাহলে অকাল মৃত্যু বলতে কিছু নেই সব মৃত্যু টাইম মতোই হয় খালিদ ইবনুল ওয়ালিদ সালাহুদ্দিন আইয়ুবি সারা জীবন কাটালেন যুদ্ধের ময়দানে মৃত্যু হলো বিছানায় আর কত মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য ঘরের দরজা লাগিয়ে লুকিয়ে রাখে কিন্তু বাঁচতে পারে না সেখানেও সে তার ধারণা অনুযায়ী অকাল মৃত্যুতে পতিত হয়ে যায় তো রসুল বলছেন ফাকান যা হওয়ার ছিল তাই হয়েছে ও সালাম তোমার উপর শান্তি বর্ষিত হোক এই হলো রসুলের শোক প্রকাশের বাক্য তো মৃত ব্যক্তির বিধিবিধানের আলোচনার বিষয় তো অনেক এক সপ্তাহে শেষ হবে না আজকে শুধু আরেকটা বিষয় বলে আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ সেটা হলো জানাজার নামাজ মূলত দোয়া যদিও শব্দ ব্যবহার করি নামাজ কিন্তু আসলে মূলত কি দোয়া সলাদ আরবি সলাৎ শব্দের শাব্দিক অর্থই দোয়া আর সলাতু ফিল্লুগাতি আর দোয়া সলাৎ শব্দের শাব্দিক অর্থই দোয়া সলাতুল জানাজা জানাজার দোয়া দোয়ার আদব হলো প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয় এরপর দুরুদ শরীফ পড়তে হয় তারপর দোয়া করতে হয় জানাজার নামাজের সিস্টেম দেখেন প্রথম তাকবীর বলার পর সানা সানা মানেই হলো প্রশংসা সুবহানাকাল্লাহুম্মাবিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহর প্রশংসা এক সুন্নাহ এরপর আল্লাহু আকবার বলে তারপর আমরা কি বলি দুরুদ শরীফ পাঠ করি তা দুরুদ শরীফ হলো সানার পরে প্রশংসার পরে দুরুদ শরীফ পড়তে হয় তৃতীয় তাকবীরের পরে আমরা কি পড়ি দোয়া করি শূন্য অনুযায়ী তার মানে জানাজা যে দোয়া এর জন্য এর চেয়ে বড় বেশি প্রমাণও দরকার নেই কি দোয়া আল্লাহ ফিরিল হাইনা অমাইতিনা অশাহিদিনা অগাইবিনা সব সবার জন্য দোয়া আল্লাহ মাকফির হে আল্লাহ আপনি ক্ষমা করুন ইতিনা জীবিতকে ওমাইতিনা যে মৃত্যুবরণ করেছে তাকেও ও সগেইরিনা ছোটদেরকেও ক্ষমা করেন ও কাবিরিনা বড়দেরকেও ক্ষমা করেন ও জাকারিনা পুরুষদেরকেও ক্ষমা করেন ও উংসানা যারা মহিলা আছে নারী আছে তাদেরকেও ক্ষমা করেন আল্লাহ ফাহি ইসলাম আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন ওমান তফাইতাহ যাকে মৃত্যুদান করেন ফাতফাহ আল ইমান ইমানের উপর মৃত্যুদান করেন এর চেয়ে উত্তম দোয়ার কি করতে পারবেন আরে বাংলায় আর চাইনিজে যত সুন্দর দোয়াই করেন না কেন আমার রাসুলের চাইতে উত্তম দোয়া করতে পারবেন না কারণ তাকে দোয়া শিখিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লামানি রব্বি আমার রব আমাকে শেখান রসুলের এলেম আল্লাহর থেকে এসেছে আর আপনার এলেম তো আর আল্লাহর থেকে সরাসরি না তো সুতরাং আপনার বাংলা দোয়ার চাইতে এই দোয়ার পাওয়ার বেশি নাকি কম তাহলে জানাজার পরে আরেক দোয়া যে করা হয় এটা আবার কার জন্য হ্যাঁ এখন জানাজার নামাজে যে কি করা হয় যে ব্যক্তি এটাই জানে না সেই ব্যক্তি তো ভাববে দোয়া হয়নি তাহলে নামাজের পরে মোনাজাত করি এখনো মোনাজাত করি এক ছাত্রের কথা আমাদের দাওয়ার মোদী সাহেব হজুর একবার শোনালেন যে আমার এক ছাত্র দাউরে হাদিস শেষ করার পর তাবলিগের সালে বের হয়েছে সাল বুঝেন এক বছর পর্যন্ত আল্লাহ রাস্তায় সময় দেয় তারা তো সালে বের হওয়ার চার মাস যাওয়ার পর সে আমার কাছে চিঠি লিখে পাঠিয়েছে যে হুজুর বাড়িতে যত কিতাবাদি কিনেছিলাম সব বিক্রি করে দিয়েছি কারণ আমি তাবলিগে এসে বুঝেছি সারা জীবন কিছুই অর্জন করতে পারিনি এই তাবলিগে এসে আমার সব অর্জন হয়ে গেছে এবার হুজুর আমাদেরকে বললেন যে গর্দবের অর্জন হবে কোথেকে অর্ নাকি ষোলো বছরে কিছু অর্জন হয়নি এক বছরে অর্জন হয়েছে ষোলো বছরে হয়নি কারণ হলো এত বছর আরবিতে পড়েছে বোহারি মুসলিম আবুদাউদ্দিন সাই মিজি ইবনে মাজা আরবি তো আর ভম্বল দাস বোঝে না তো আরবি বোঝে না তো যখন আন আবি হুরাই রসুল্লাহি সাল্লাম পাঠ করেছে বোঝে না এখন যখন বাংলা পড়া হয় আবু হুরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আছেন ইহা ইহা ইহা তারপর যখন এভাবে বলা হয় তখন বোঝে যেহেতু আরবি বোঝেনি তাই বলে কিছু হাসিল করতে পারিনি আর এক বছরে এক কিতাব দিয়ে সব হাসিল হয়ে গেছে আমাদের অবস্থা অনেকটা তাই নামাজের মধ্যে দোয়ায় মাসুরা করি আল্লাহ জলাম জুলমান কাসিরা নামই হলো দোয়ায় মাসুরা মাসুর মানে বর্ণিত আয়াতে বর্ণিত বা হাদিসে বর্ণিত এখানে এমন দোয়া করতে হয় যেটা কোরআন সুন্নার মধ্যে আছে এমন দোয়াই সেখানে পাঠ করা হয় আমি আগেই বলেছি রসুলের দোয়ার চাইতে উত্তম দোয়া কেউ করতে পারবে না তো নামাজের মধ্যে দোয়া করছে নামাজ শেষে ইমাম মোনাজাত না করলে ইমামের চাকরি নিয়েও দেখে টানাটানি লেগে যায় আরে লাগে কি না এই বিভিন্ন মসজিদে খোঁজ নিলে দেখবেন ইমামের চাকরি নিয়ে টানাটানি ইমামকে বের করে দেবে কেন মোনাজাত নাকি করেন আরে মোনাজাত করা তো নামাজের মধ্যে সবাই মিলে করছো কিন্তু করছে এটা জানতে তো হবে জানি তো না তো একই অবস্থা হয়েছে জানাজার ক্ষেত্রে জানাজার নামাজ এটা তো নামাজ না সেই অর্থে নামাজ হলে সেজদা কই রুকু কই বৈঠক কই অন্যান্য বিধিবিধানগুলো কই তো মাইয়াতকে সেজদা কেন দিবেন নামাজ তো পড়ি আল্লাহর জন্য মাইয়াতকে সেজদা কেন দিব তাকে রুকু কেন করব মূলত এটা একটা দোয়া তো যেহেতু দোয়া তা দোয়ার পরে আবার কিসের দোয়া একবার বিরিয়ানি খাওয়ার পর যদি পেট ভরে বিরিয়ানি খাই এরপর যত ভালো বিরিয়ানি আনেন ইচ্ছা করবে একটা চর দিতে বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন পেট ভরা থাকলে আর এক প্লেট বিরিয়ানি দিলে কি অনুভূতি হয় ভিতরে তো একইভাবে আপনার খাওয়া আপনার এখানে দোয়া শেষ এত সুন্দরভাবে দোয়া হলো যেভাবে রাসুল দোয়া করে গিয়েছেন এরপর আরেক দোয়া করতে হবে না করলে হুজুরের এখানে চাকরি নিয়ে টানাটানি অথচ এই দোয়া রসুল করেননি সাহাবিরা করেননি তাবেইরা করেননি তাবে তাবেইরা করেননি যদি ভালো কিছু হতো তারা সবার আগে করত কারণ আপনার আমলের চাইতে তাদের আমল কয়েক গুণ বেশি ছিল কোনো তুলনাই তো চলে না রাসুল দূরের কথা এক আবু বকরের আমলের সঙ্গেই তো গোটা উন্মতের আমলের কোনো তুলনা চলে না তাহলে কোথেকে আসলে এই দোয়া আবার দোয়াকে জরুরি মনে করা হয় ইস্তেমাই দোয়া একত্রিত হয়ে দোয়া জরুরি মনে করা হয় এটা তো বেদাত স্পষ্ট বেদাত আর বেদাতের পরিণাম জান্নাত না জাহান্নাম সুতরাং জানাজার নামাজের পর এই কাজগুলো করা যাবে না কোনোভাবেই যাবে না আর আগেই বলেছি মৃত ব্যক্তিকে যথাসম্ভব জলদি জলদি পৌঁছাতে হবে কোথায় কবরে যত তাড়াতাড়ি পৌঁছাবেন তার শান্তি সুতরাং জানাজার পরে চেহারা দেখা আবার কি জিনিস চেহারা দেখে আপনার মন ঠান্ডা করবেন তার তো কষ্ট হচ্ছে আপনি স্যাক্রিফাইস কেন করতে পারছেন না আরে তার সুখের জন্য নিজের একটা নজর ছেড়ে দেন না দুনিয়াতে দেখে কি করবেন কাল জান্নাত ইনশাল্লাহ দেখা হবে সেই দেখাই তো আসল দেখা যদি দুনিয়াতে খুব দেখি জান্নাতে দেখা না হয় একজন জান্নাতে একজন জাহান্নামে কি লাভ হলো আসল দেখাতে হবে আমাদের কেয়ামতের দিন কোন কোন সাহাবির ঘটনা তেমন পাওয়া যায় যুদ্ধে যাচ্ছে যাওয়ার সময় স্ত্রী স্বামীকে ওসিয়াত করে দিচ্ছে যে শেষ কথা বলে দিচ্ছি দুনিয়াতে যেন আর দেখা না হয় দেখা হবে জান্নাতে আমাদের ভেতরে সেটা আসে না দেখতে হবে রাখতে হবে যত বেশি সম্ভব এখানে অপেক্ষা করতে হবে ভাবটা এমন দুনিয়াতে যতক্ষণ আসে মনে হয় সুখে আছে কবরে গেলে মনে হয় দুঃখে থাকবে অথচ মূল বিষয়টা ছিল উল্টো তো এই জন্য জানাজার পরে মোটেও বিলম্ব করব না জানাজার পরে সঙ্গে সঙ্গে লাশ নিয়ে যাওয়া হবে সেই কবরের উদ্দেশ্যে তখন আলাদা করে কোনো দোয়াও করা হবে না এবং চেহারাও দেখা যাবে না সমাজে কি প্রচলিত আমি আগেই বলেছি আমার দেখার বিষয় না আর কে করলো সেটাও আমার দেখার বিষয় না মাঝে মাঝে অনেকের মন্তব্য চলে আসে হ্যাঁ যদি এটা হকি হয় উনি একা বুঝলো আর কেউ বুঝলো না অনেকেই দেখি করে অনেকের মধ্যেই দেখি প্রচলিত আছে তো কে করলো আর কে না করলো দেখার বিষয় না কোরআন এবং সুন্না কি বলল ফতোয়া ক্ষেত্রে কি সেটা আমাদের লক্ষণীয় মানুষ তো কত কিছুই করে স্পষ্ট হারাম জেনেও করে বেদাত জেনেও করে সৎসাহসের অভাবে কেউ টাকার জন্য অথচ আর একটা মশলা বলেই আলোচনা শেষ করি আজকের বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে আর একটা স্পষ্ট মশলা শুনে রাখেন জানাজার নামাজের বিনিময় বিনিময় নামে দেন আর হাদিয়া নামে দেন ঘুষ যে দেয় অফিস আদালতে সবসময় ঘুষ নামে দেয় না ঘুষ নামে দিলে তো খবর আছে আরো হাদিয়া নামে চা খাওয়ার নামে এই নামে সেই নামে বিভিন্ন সুন্দর সুন্দর শিরোনাম লাগিয়ে দেওয়া হয় কিন্তু যে নামেই দেন না কেন আসল রূপ পরিবর্তন করা যায় না সুতরাং জানাজার সালাতের বিনিময়ে দেওয়াও হারাম বিনিময়ে নেওয়াও হারাম যে দিল গুণা করলো যে নিল সেও গুণা করলো এই ফতোয়া বললে আমার লাভ নাকি লস আরে বলেন না লাভ নাকি লস আমার লাভ লস দেখার বিষয় না ইসলাম আমাকে কি বলে সেটা দেখার বিষয় জানাজার সালাতের কোনো প্রকার বিনিময় না কোনো মাঝহাব চার মাঝহাবের কোনো মাঝহাবের আলোকে জায়েজ না এমনকি মাঝহাবের বাইরে যান লামাজহাবিয়াতের সালাফি কোনো আলেমের ফতোও দেখাতে পারবেন না জায়েজের পক্ষে কেউ যদি দেয় শ্বাস দিয়েছে বিচ্ছিন্ন ভুল এটার কোনো যৌক্তিকতা নেই কোরআন সন্ন্যার আলোকে কোনোভাবেই এটা প্রমাণিত না দেওয়া যাবেই না এমনকি এই যে পাচক নামাজ জুমার নামাজ অন্যান্য যে নামাজ যদি ইসলামী হুকুমত কায়েম থাকতো যদি বাইতুল মাল থাকতো এর বিনিময়ও কারো জন্য দেওয়া যেত না এবং বিনিময় নেওয়া যেত না সরাসরি বাইতুল মাল থেকে ব্যয় নির্বাহ করা হতো এবং বাইতুল মাল থেকে একটা স্কেল লাগিয়ে দিত না বরং প্রয়োজন বিবেচনা করত যার ঘরে সন্তান বারোটা আরেকজনের ঘরে সন্তানই এখনো হয়নি দুইজনের প্রয়োজন সমান না বাইতুল মাল থেকে প্রয়োজন অনুযায়ী প্রত্যেকের জন্য আলাদা করে ওজিফা নির্ধারণ করা হতো আবু বকর ওমর ওসমান আলী এই যে খলিফারা ছিলেন যারা ইসলামী রাষ্ট্রেরও ইমাম ছিলেন নামাজেরও ইমাম ছিলেন তাদের বিনিময়কে দিত তাদের ওজিফা থেকে আসতো বাইতুল মাল থেকে আসতো নাকি তাদের সংসার ছিল না তাদের টাকা পয়সার প্রয়োজন ছিল না বাইতুল মাল যদি এখনো ফেরত আসে যদি এখন ইসলামী হুকুমত কায়েম হয় সেই পূর্বের ফতোয়াই জারি হবে কোনো মাদ্রাসার মোয়াল্লিমের জন্য কোনো মসজিদের ইমামের জন্য আলাদা ফান্ড থেকে বেতন নেওয়া জায়জ হবে না তো সাময়িক যে জাহাজের ফতোয়া দেওয়া হচ্ছে চার ধরেই দেওয়া হচ্ছে কেন প্রয়োজনের কারণে যেহেতু ইসলামের হুকুমত নেই বাইতুল মাল নেই তাই বলে মসজিদ বন্ধ করে দেওয়ার সুযোগ নেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সুযোগ নেই অন্যথা ইসলামী জ্ঞান বিজ্ঞানের চর্চা থাকবে না মানুষ ধীরে ধীরে অন্ধকারের দিকে পাবারাতে থাকবে এজন্য যতদিন না সেগুলো ফেরত আসে আসা পর্যন্ত সাময়িকভাবে এভাবে চলবে কিন্তু এর স্থায়ী কোনো সমাধান না তো এটা হলো এই সমস্ত জরুরতের ক্ষেত্রে যেখানে জরুরত নেই সেখানে যায়জি না জানাজা সালাতের বিনিময়ে দেওয়াও হারাম নেওয়াও হারাম মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে বিনিময়ে দেওয়াও হারাম নেওয়াও হারাম ফোন লাগায় হুজুর কিছু হাফেজ ছেলে পাঠিয়ে দেন খতম পরে যান পড়ুক আর না পড়ুক পড়ে না আমি আগে খতমের অবস্থা একদিন বলেছি অধিকাংশ শতকরা নিরানব্বইটা জালিয়াতি চলে তারপরও শেষে তাদেরকে হাদিয়া ধরিয়ে দেওয়া হয় হাদিয়ার নামে দেন আর যে নামে দেন এটা টাকা দিচ্ছেন আগুন দিচ্ছেন যে নিচ্ছে টাকা খাচ্ছে না আগুন খাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল কার তৌফিক দান করুন যারা সুন্নত আদায় করিনি তারা কাবলা জুমা সুন্নত আদায় করিনি